من قبلهم من قرن فنادوا ولا تأتينا مناص Allah Pak Rabbul Alamin dari Zawal Bersemesta di Allah Pak Quran Karim Nazar Bersen Dalam kitab di Buku manusia Buku jin Allah Pak Hidayah dan Bersen Allah Pak Rabbul Alamin Jangan buku dan বইটিকে যারা দান করেছেন এই কোরআন করিম দিয়ে তেমনি যারা কোরআন করিম বিশ্বাস করেনি কোরআন করিমের প্রতি মানে আসেনি কোরআন করিমকে শিখেনি কোরআন করিমের বাস্তবায়ন করেনি তাদেরকে আমার বাপ তোমরা পথগ্রস্ত করেছে আজকে তফসিল করবো সুরায় সব ঈশ্বরের নাম হচ্ছে সুরায় সব কারণ এই সুরা শুরু হয়েছে সওয়ার শব্দ নিয়ে বিচ্ছিন্ন একটি অপর প্রাণীদের এই সোরা শুরুতে যা দিয়ে এই সুরা শুরু হয়েছে আর এই শব্দকে দিয়ে বা এই অপরকে দিয়ে নামকরণ হয়েছে ঈশ্বরা এই সুরা এই সুরা মক্কি সুরা নবী সাল্লাহ সাল্লামের মক্কি জীবনে কাফেরদের যে আচরণ ছিল নবী করিম সাথে তা দিয়ে এই সুরার আয়াতগুলি শুরু করা হয়েছে আর তারপরে বেশ কিছু ঘটনাবলীর দিকে সংক্ষেপে ইশারা ইঙ্গিত করা হয়েছে যেমন দাউদ আলী ইসলামের সোলেমান আলী ইসলামের আইব আলী ইসলামের সেগুলি পরে আসছে এছাড়া বিভিন্ন জাতি যেসব জাতি পাপিষ্ট কাকের আল্লাহ নাফরমান যারা তাদের পাপের কারণে ধ্বংস হয়েছে তাদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ পাকের সাথে সৎ বিচ্ছিন্ন শব্দ যেমন পাপ সুরে তাপে এইরকমই কোন কোন সুরায় রয়েছে দুটি অক্ষর বিচ্ছিন্ন হামিম যেমন কোন কোন সুরায় তিনটি অক্ষর রয়েছে দিচ্ছেন মিম বা রাম আর কোন কোন সুরায় রয়েছে এর চাইতে বেশি যেমন ইত্যাদি তো এখানে সব শুরু করেছেন এই সম্পর্কে অনেকবার বলা হয়েছে আবার আমি বলছি যে আল্লাহ শর্তগুলি দিয়ে চ্যালেঞ্জ করেছেন তাদের জাতিকে যারা কোরআনকে করেছিল মানব রচিত মোহাম্মদ আল্লাহ কোরআন করে স্বীকার করেনি তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন যে তোমরা যদি বিশ্বাস না করো কোরআন তাহলে এই অক্ষরগুলি কি সদের মতো কাপের মতো আলিফের মতো লাভের মতো মেমের মতো আলিফ ক্রিয়া পর্যন্ত যে অক্ষরগুলি বর্ণগুলি তোমাদের কাছে রয়েছে তোমরা জানো সেগুলি দিয়ে এই রকমের বাক্য এই রকমের বাণী এই রকমের একটি কিতাব রচনা করে নিয়ে আসো তারপরে দেখা যাবে তোমরা যদি ওই রকম অলঙ্কারযুক্ত বাণী তৈরি করতে পারো তাহলে বলতে পারো যে এটা মানুষ কিন্তু সেখানে তারা হার মানতে বাধ্য হয়েছে আল্লাহ তারপরে প্রশ্ন করেছেন কোরআন কেরিমের কোরআন আমি কোরআন কেরিমের শপথ করছি যে বিক্রি যা উপদেশ করল জিকির মানে উপদেশ আর বিমানে ওয়ালা উপদেশ ওয়ালা মানে উপদেশ বিশিষ্ট বা উপদেশ করল এমন কোরআন শপথ করেছি যা উপদেশ করল নসিহত করল কোরআন কেরিমের শপথ আল্লাহ করেছেন তাহলে প্রথম বা শপথ হচ্ছে কোরআন কেরিমের শপথ করার পরে যে বিষয়টির যেন শপথ করা হয় সেটাকে মাসান আলেই বলা হয় মানে যার জন্য পছন্দ করা হয়েছে বা যার উপর পছন্দ করা হয়েছে সেটা এখানে উজ্জ আছে উল্লেখিত হয়নি কারণ বিষয়টি স্পষ্ট আর স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা আল্লাহ অনেক সময় উজ্জ রেখেছেন উল্লেখ করেননি যেহেতু কোরআন বড় সংক্ষেপে কোরআন শপথ এবং কোরআন যার উপর করা হয়েছে মানে যে বিষয়টিকে শক্ত করে অকান্ত করে বর্ণনা করার জন্য প্রশ্ন করা সেটাও কোরআনিকে অর্থাৎ এই কোরআনিকে নিয়ে নিঃসন্দেহে চিরসত্য আল্লাহ পাকের বাণী মানবচিত নয় এ কথা যেন এখানে পূজ্য আছে উপদেশপূর্ণ কোরআন এটা শপথ করছি যে এই কোরআন সত্য হক কোরআন করিম আল্লাহ পাকের বাণী মানুষের রচিত নয় মন করা কিন্তু এই কথা কাজের না অস্বীকারীরা অবাধ্যরা মানতে চায় না তাই বলছেন বাড়ির না তারপর এই ইসলামী মাসে না বরং যারা অস্বীকার করেছে তারা কি ইসলামী তারা আত্মহংকারে নিমন্ত্রিত আছে ইসলাম মানে হচ্ছে অহংকার সম্মানিত ব্যক্তিকে আর্টিস্ট বলা হয় তো যে ব্যক্তি নিজেকে মনে করবে আমি সম্মান অধিকারী সে অহংকারী এখানে ইজ্জত মানে অহংকার বরং কাফিররা আত্ম অহংকারে লিপ্ত রয়েছে বা শেখা এবং আপোষের বিরোধে লিপ্ত রয়েছে সাতটায় সত্য থেকে সেটা পাগল না মানে এখান থেকে সাঁতার খাওয়া চন্দ্র ফেটে গেছে বিভিন্ন রয়েছে সেটা তাই নামাজ উদ্দেশ্যে তার কথা বলেছেন যারা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে মতো মমিন হবে না যদি এই পয়েন্ট ফিরে যায় যে সাহাবিদের মতো না আমরা আমল তাই না কি সে তাহলে তারা বিরোধে সেটা পরস্পর হাতর মানব বানিয়েছে তারা এই উন্মতে এরাই মানব কেন দল দল তৈরি করেছে আল্লাহ বলেছেন যে আমার সাথে বিরোধ করবে সে তার মানে হচ্ছে বিরোধ করা তারা আত্ম অহংকারে লিপ্ত আছে আর তারা পরস্পর বিরোধিতায় কিন্তু রয়েছে সত্যের হকের বিরোধিতা করতে রয়েছে অথচ তাদের জানা উচিত যে এদের চাইতে শক্তিশালী বহু জাতিকে পূর্বে ধ্বংস করেছি তো তোমাদের ধ্বংস করতে পারি কতই না জাতিকে আমি এদের পূর্বে ধ্বংস করেছি এখানে কম খাবরিয়া আরবিরা আমাদের কাম দুই ভাগে বিভক্ত খাবরিয়া এবং ইস্তেকাম ইস্তেকাম মানে জিজ্ঞাসা মূলক যেমন কোন ব্যক্তি কোন সামান বিক্রি করছে আর বলছেন যে কামরিয়া হ্যাঁ কামসের কত রেট কত রিয়াল এটা সিস্টেম মানে জিজ্ঞাসামূলক কাম যেমন রিয়াল আসলে শব্দ গ্রামার রিয়াদি বলা হয় না কারণ দিরহাম আর কাম রিয়াল চিন্তা তোমার কাছে কয় টাকা আছে কয় রিয়াল আছে এটা সিস্টেম জিজ্ঞাসামূলক আর একটা হচ্ছে কামিয়া মানে আপনি জিজ্ঞাসা করছেন না সম্মান দিচ্ছেন এটা হচ্ছে এখানে কারণ আমি তাহলে মিন্তার মানে জাতি আর নতুন আরবিতে কারণ বলা হচ্ছে শতাব্দীকে একশো একশত বছরকে কারণ বলা হচ্ছে এই জন্য তিনশো শতাব্দী আন্তার হবে স্ত্রী এত তিনশো শতাব্দী যে মানে জাতি সাধারণত একটা জাতি দুনিয়াতে উত্থান একশো বছর বেশি না মাত্র একশো বছর এই জন্য একশত বছরকে একটা দিকে ধরে টানাচ্ছে কারণ বলে আজকে আল্লাহ বলছেন যে কারণ আল্লাহ কারণে তাদের পূর্বে কত জাতিকে যে আমি ধ্বংস করেছি আর মানে কোনো জাতিকে ধ্বংস করেছি কত শত না এরকম করেছি তো কত শত জাতিকে আমি ধ্বংস করেছি যখন আমি তাদেরকে ধ্বংস করেছি তার আগে পর্যন্ত ধ্বংস পাইনি মারামারি করেছে কিন্তু যখন তাদের সামনে ধ্বংসের লক্ষণ চলেছে আর উপায় নেই আগামী লাইন চলে এসেছে তখন তারা আত্মনাম করেছে আত্মচিৎকার করেছে নানা বলে ডাক দেওয়া আত্মচিৎকার করেছে কিন্তু তখন এই আঘাত থেকে রেহাই পর কোন অবকাশ নেই তখন আর সময় আর তার জায়গা বাড়তি এ সম্পর্কে যারা গ্রামীণ তাদের বিভিন্ন মতামত রয়েছে কিন্তু প্রসিদ্ধ যেটা হচ্ছে যে আল্লাহ না তাহা এখানে যায় ওলা ইনামাস তখন ইনামা মানে তখন আর মানাস মানে হচ্ছে কোনো অবকাশ উপায় নেই কোনো অবকাশ নেই এবং মক্কার মুশ্রিকরা যারা কোরআন অস্বীকার করেছে মোহাম্মদ রসুল্লাহ সালাত অস্বীকার করেছে ও আদেব আঞ্জা যা আমার তারা বিস্মিত হইল আশ্চর্য হইল আমি যা আমার যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আলোচনা দিবে তার আপনার থেকে মায়ের কোনো একবারে তার পরিবার থেকে বড় ধরনের পর্যায়িত আসবে আমাদের মধ্য থেকে আমরা আমাদের মধ্যে সবচেয়ে গরিব অভাবী আর ইয়েতিম পাপ নেই মা নেই এমন ব্যক্তি আশ্চর্য ইয়ে কেমন কথা এই এর আগে চার তসিম সৈয়দুল করিম মহবুত হয়ে গেছে তারা বলেছিল যে যদি নবী হইত তাহলে দুই ভবন শহরের মক্কা এবং আর টাকা তারা দুই শহর তখন তাদের চিন্তা ছিল না এখন তাদের চিন্তা করল কিন্তু তখন চিন্তা চিন্তা ছিল না তো কি মহান ব্যক্তির করতেন নদীর তুলি করতেন তো হয়তো তাদের হতো আমাদের মক্কা কোনো সুন্নিত হতো মুহাম্মদকে কেন বাঁচে এটা আমাদের মতো আশ্চর্য পেয়েছিল তারা ওয়াজিব যা আমাদের তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছেন তার উপর তারা আশ্চর্য হয়েছিল ওয়াকাল না এবং এই কাফেররা বলেছিল হারা সামিল গাম এর হচ্ছে মিথ্যাবাদী জাদুকর জাদুকর মিথ্যাবাদী মানে কারণ জাদুকর যেটা দেখায় মিথ্যা তাই না মাটি মানুষ যেগুলো জবাই করে মিথ্যাবাদী না তো জাদু আসল হচ্ছে মূল হচ্ছে মিথ্যার উপর সাকার মিথ্যা মোহাম্মদ রসুল্লাহ সালামকে আর মুশ্রিকরা মক্কার জাদুরা বলেছিল যে হচ্ছে জাদু জাদু করছে আমাদেরকে আর তার দামি খাবারি যা কথা বলছে তারা মিথ্যা এর দাবি যে একত্রের কথা এসব যে তুমি পূজা করবে না এই তোমাদের ধর্মটা ঠিক না এই সবটা ঠিক না তোমাদের বর্তমান এটা ইসলাম নেই আল্লাহ দিনে এসব একটা কথা বলছে আর সাহেবের জাতকাল কেন বলতো তার জাতক কাল অলৌকিক কিছু দেখিয়ে দেওয়া এমন কিছু করে দেওয়া যেটা সাধারণভাবে হয় না এরকম কিছু দেখিয়ে দেবো আমাদের রসুল্লাহ সাল্লামের তারা ব্যক্তিদের এই দিক দিয়ে তার মজেদাকে স্বীকার করবে মজা স্বীকার করতে হবে স্বীকার করতে হয় মজা স্বীকার না হয় চাকরি করে দিয়েছে আর জাদু আরেকটা কি করে জাদুতে হঠাৎ করে মানুষের মধ্যে ব্রেন সৃষ্টি করে দেয় আর হঠাৎ করে শূন্যতা সৃষ্টি করে দেয় হঠাৎ বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় এই নিয়ে স্বামী কাপড় আছে বাপ মা কাপড় হ্যাঁ মহিলা বাপ ছেলে স্বামী গেছে আমাকে মুসলিম আমি কাপড় দিয়ে গেছি মালিক মনি প্রভাবশালী লোকেরা নিয়ে তারা الغلام في الغلام أقولي وهو عمال سوهي دلال همشية علم লোকেরা হিসাব করে চলেছে অবকার মতো বিচক্ষণ মানুষ বিচক্ষণ মানুষ বাপদাদা ধর্ম ছেড়ে দিল এই বোঝা হয়ে গেছে এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে আরবের মুশ্রে কাপড়া মোহাম্মদ রসুল্লাহ কি বলতো সাহিব এবং কোরআন করিমকে এই জন্য কোরআন কেরিমকে তারা জানতে বলল আর মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে জানতে পারবে আরো আশ্চর্য কি এতগুলি দেবদেবীকে মাহু উপাসককে বাতিল করতে এক এলা তিনশো সাল নেই তোমাদের লাভ নেই ভগবান নেই তাই এক লাভ ও বড় Kita merupakan apa orang perempuan, orang wanita orang. Yang ini tahu. Yang kau merupakan sudah tahu. Kita merupakan manusia awal itu sudah tahu. Orang wanita tapi bulan di bulan ada di orang sudah. Hah? জেলাদের কৃষ্টিদের আদিবাসীদের পরে সাধারণদের পরে তখন মানে আল্লাহ পবিত্র মানে মুসলিমরা এরকম কথা বলেছিল আল্লাহ মুসলিমরা এই মোহাম্মদ কি করে দিল এতগুলি দেবদেবীকে এতগুলি উপাসককে সেই জন্য অজান তো বড় আশ্চর্যজনক বিষয় এটি তো বড় আশ্চর্যজনক বিষয় ওয়ান তার তার মা মেহমুন আলা আগে হাতে ইন্দ্রানাদালা সেই জন্য তখন এরা মিটিং মোহাম্মদকে কেমন করে ঠেকাতে হবে সাল্লাহ আলী কেমন করে যারা ইসলামের দাওয়াত কাজ করছে কেমন করে বাধা দিতে কি করতে হবে বিভিন্ন প্রথম দিকে করোনা হেউ প্রতিকূলতা একজন দুজন সমাজে কিছু বলে সমাজের উল্টো কথা তাহলে প্রথম দিকে ওদেরকে ধমক দেবে না আর করতে যাবে না ওদের পুরোনো দেবে না কি করবে মানুষের সমাজ হচ্ছে কেউ প্রতিবন্ধ এক এক থাকে আর একজন যদি কোনো কথা আপনি আপনার গ্রামে গিয়ে আপনার শহরে গিয়ে যদি সেখানে শিকার বিকার দখল করে আসে সমাজ আর সেখানে যদি আপনি প্রকৃত সদস্য পাগল পাগল কোন কথা নিয়ে এসেছে কিছুই বুঝে না মূর্খ হ্যাঁ ইত্যাদি নতুন ধর্ম নিয়ে এসেছে এইভাবে কেউ বলতে আর যদি কাছে না হয় তার প্রলোভন না প্রলোভন লোক দাও টাকা পয়সা ইত্যাদি খেলতে পারবে কি চান মসজিদের তৈরি অনুমতি চান কিন্তু সব কথা জামাই মদিনা মসজিদে পড়ে গেছে নাম বলছি না পড়ে যাওয়ার পরে তহিদের কথা শুনলে তারা কিছুদিন বলা শুরু করলো তখন দেখলি কাম খারাপ করে দিল কাম খারাপ করে দিল তখন ওকে শেষ অমুক দেওয়া হলো যে এত বিশাল বিশাল প্রপার্টি হ্যাঁ একশো বিঘা জমি জায়গা আমি যে মুসলমান গদ্দি এগুলি সব দেওয়া হয়েছে জমি তো ভাগ পাবে না এই গদিকে তো ভাগ পাবেই না আর আপনি ধন দলের কিছুতে ভাগ পাবে না এত বড় গদি নেবে তুমি ওদের খারাপ খারাপ চুপ হয়ে গেল প্রথম দিকে একটু গল্প এসেছিল এখন তারা বেঁচে তো যাই হোক বলছে আল্লাহ এরা মিটিং করলো বলছেন এই কাকে হচ্ছেন নেতৃস্থানীয় ব্যক্তি মালা মানে আশ্বাসন কোন জাতির কোন সম্প্রদায় যারা নেতৃস্থানীয় ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি অভিভূতি যারা মালা নেত্রী স্তরের আলোচনা আলোচনা করে মিটিং করে কেন্দ্র করে চলে যাবে এই বলতে বলতে এই বলে এটা বলতে আছে আমি শুরু যে দেখো তোমরা আমার গতিতে চলতে থাকো এটুকু শুরু তোমরা আমার অবস্থায় চলতে থাকো যা করছি যেটা করছি না করতে আমি নিজের ভালো করতে থাকো তোমাদের দেব দেবীর ওপর ধৈর্য ধারণ করো এই মহাভাবে দর্শন দেন অবকাশ দর্শন দেন আপনারা তাহলে ধরবেন না আব্দুল্লাহকে পছন্দ তারা ধরবে না এদের কথা না যারা প্রথম ইসলাম গ্রহণকে সাহায্য এদের কথা না তাহলে কাকের ধৈর্য ধারণ বলে কিন্তু পাখিদের উপরে কাকের পাপিষ্ট যদি ধারণ করতে পারে তাহলে আপনি একজন মমিন আপনি একজন মুসলিম আপনি একজন সর্বশীল আপনি এক অপরী আপনাদের কেমন ধৈর্য ধারণ করা উচিত এবং অন্যদের কেমন ধৈর্য ধারণ উপদেশ দেওয়া উচিত এই আমাদের কত মেহনত বিলের ক্ষেত্রে যদি তারা মেহনত করে মিটিং করা তারপরে তাদেরকে উপদেশ দেওয়া ধর্ম বিকাশ হবে গর্ভরক্ষা ধর্ম করো তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের খেলবন করো এরকম কত অটল হওয়া উচিত আল্লাহ বলছেন কোরআন কি কথা বলুন আর বলার পরে সেখানে বিভ্রান্ত করার জন্য আরেকটা কথা না কাজা সেই নিশ্চয়ই এই যে ব্যাপারটি যে মোহাম্মদ যে কথাগুলি বলছে এমন একটা বিষয় ইউরাম এর পিছনে একটা চক্রান্ত আছে এতে অসম উদ্দেশ্য হয়েছে ইউরাম থেকে মজবুরের সেটা উদাহরণ হচ্ছে ইউরান ইউরিদ মজবুর হচ্ছে মানে এতে উদ্দেশ্য পাওয়া হয়েছে শান্তিগত কি উদ্দেশ্য পাওয়া হয়েছে ভালো উদ্দেশ্য নয় মোহাম্মদের কিন্তু দেখো তোমাদের ক্ষেত্রে অসম উদ্দেশ্য হয়েছে যদি বলেন যে এটা চলবে না যে বাচ্চারা বুঝতো না আমাদের আমি বুঝলো না এটা বুঝতো না তারা কি করেছে এই কথা বলেছিল অন্য কোন আমাদের কথা পূর্বপুরুষদের মধ্যে ছিল খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পর্যন্ত শুনি মা নামে না কেনা অন্য কোন কর্মায় অন্য কোন ধর্মে এই কথা শুনি যা মহম্মদ বলছে একত্রের কথা তৌহিদের কথা আল্লাহ আরে কৃষ্ণানন্দ কি হ্যাঁ, তিন আছে কম আমি কি বলছি ইন মানে না বা যদি ইন্ডিয়ার পূর্বে ইন থাকে ওর মানে না হয় আর এমনি ইনার মানে হচ্ছে যদি ইন মানে যদি কিন্তু যখন ইন্দার সঙ্গে আসবে তখন ইনহারা ইলাদের মানে হবে হ্যাঁ ইনহারা ইলাদ করতে কোন রয়েছে হ্যাঁ এখানেও ইনহারা আল্লাহ কি বলেছিল এটা কিছুই নয় মন করা মধ্যে ভালো মাত্রা কিন্তু যখন মানে হচ্ছে কোনো কিছু রচনা করা মন করা তৈরি হয়ে তো এই যে কোরআন যে মতবাদ নিয়ে এসেছে এটা হচ্ছে মন করা এখানে তার কিছু নয় রচিত ছাড়া মানে একমাত্র রচিত আমাদেরকে বাদ দিয়ে আমাদের মাঝে থেকে তারপরে একমাত্র উপদেশ না আরো মানুষ বিভ্রান্ত করছে কেন হ্যাঁ? আর কেন কিতাব উপদেশ নাজল হয়েছে নির্বাহীরা আমাদেরকে বাকি আমাদের মাঝ এরা মানতে চায় না বরং আমার উপদেশের ক্ষেত্রে এরা সন্দেহান বেড়েছে সন্দেহে লিপ্ত রয়েছে বরং এই সন্দেহ থেকে তাদের কোনো পা নেই গুণ নেই বললাম এখনো আমার আদালতের সাথ গ্রহণ করেনি বরং এরা এখনো আমার আজাদকে সান্ত্বন করেনি আমি নাকি এদের কাছে হেলারি মোহাম্মদ সাল্লাম তোমার রবে রহমতের ভান্ডার রয়েছে হাজান হাজান করে প্রবচন তোমার রবের রহমতের কাছে রয়েছে আল্লাহ রহমতের ভান্ডারের একটি রহমত হচ্ছে নব্বর নব্বই সালাম নদী করা রসুল করা আমি এদের হাতে ছেড়ে দিচ্ছি আমি করেছি যে রব তার আজিজ পড়াটা মহাপ্রাণ আল্লাহ মানে দান فليرتقوا في الأسفل في الأسفل তাই যদি ভালো আসমানের মালিক জমিনের মালিক মান্ডারের মালিক তাই যদি ভালো তাহলে ফলিয়ারু তারা চড়ে দিন দিন তারা মানে চড়ে দাও ফলিয়ারু ফিল আসবাব আসবাব সাবাবের মহল সাবাবের একটি শান্তিবাদ হচ্ছে রশি রশি আর মানুষ ওপরে চড়লে আগের জামানে যখন না লিফট ছিল না সিঁড়ি ছিল ওপরে চলে রশি দিয়েছিল হ্যাঁ রশি উপরে বেঁধে দিন আর রশিতে ঝুলে ঝুলে পড়ে দিলেন আল্লাহ রকম কোরআন কেনার মাথা এই রশি ইসলামের কথা উল্লেখ করছে এখানেও কোরআন কেরিমে ফেরামের গণ নাই ফেরাম কি বলেছিল আমার নিয়া আমার ব্যবহার করা হয়েছে কেউ আসবাবের তর্জমা করেছেন ওই রশিদি রশিদি তর্জমাকে রসি করা যেতে পারে তাকে আমরা কু তাহলে তারা চলে নেই ফিল আসবা রশি আপনাদের মানে রশি ধরে আকাশে চল তার উপরে চলার উপায় আছে রশি ধরে চলা আর আসবাস চলার মানে হচ্ছে এক উপায় ওপরে চলার উপায় হলেও স্থির করতে পারেন যে সুতরাং তারা কোনো ওপরে চলার উপায় গ্রহণ করে সেই মাধ্যমে ও কার্যক্রম তারা আপনার হলেও তারা আকাশে চলুক আর তাদের যেহেতু আসমানের আলোচ্য রয়েছে আর জমিনের আলোচ্য রয়েছে এটাই যদি হয় তাদের চতুর্থ দিকের উপরে কতটা ক্ষমতা আছে যদি না করতে পারে তার মানে তাদের আসমানের উপর তাদের রাজত্ব নেই আর জমিনও তাদের রাজত্ব নেই বা আসমান জমিনের মালিক একমাত্র আব্দুল আলমিন জন্তু মা মোনাফেক মানে জন্য মিনাল আয়াতগুলি ছোট ছোট এই জন্য খুব সংক্ষেপে এর তর্জমাও একটু জটিল এই জন্য ভালো করে বুঝতে হবে যারা ভালো করে বুঝতে যন্তুন মানসুম আসলে যন্তুন মৌসুম আর ওর মূল শেখা হচ্ছে মানসুম জন্তুন মামলা মানুষের ওখানে ওখানে আমরা আত্মা তো জন্তু মানে যে মানে বহু দল বহু দলের সমন্বয়ে যে সেনাবাহিনী গঠিত আরব কাপড়দের বহু দল বহু গোত্র ওইদিকে আরব বহু বংশ মক্কা ছাড়া মক্কা আশেপাশে যদি দিয়েছে তাইতে তাইতে প্রভাবশালী এবং সোসাইটি গোত্র যারা অন্যান্য যুদ্ধে বড়ই শক্তিশালী কাপের সেনাবাহিনী ছিল এইরকমই বংশগুলি এসেছিল ইসলাম এবং মুসলিমদেরকে শেষ করে তার জন্য মদিনা থেকে তো আল্লাহ বলছেন যে দল থেকে সংগঠিত এই সেনাবাহিনী যে এখানে রয়েছে মানে মক্কা এই তৈরি হচ্ছে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মক্কায় পরাজিত হয়েছিল মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে বদলে আসলো হ্যাঁ নিজের যে কাপেরা বাণিজ্যিক কাপেরা আছে তাদেরকে আত্মা তাদের আত্মার পরে তাদের চলে গেছে তারপর তাদের আত্মা তাদেরকে উৎসাহিত করলো যে না মোহাম্মদ এবং মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে বদলে এসে যেমন আজিউল্লাহ আল্লাহ বড় বড় বদলে এই কাপের নেতাদেরকে জানানো দিতে হবে আর সবগুলিকে কূপে দিতে করা তাদের হত্যা হল এবং কূপে ফেলে দেওয়ার পরে নবী করিম সে মৃত লাশগুলিকে সম্বোধন করে জিজ্ঞাসা করেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের রব করেছিলেন যে আমার আমি অবশ্যই সাহায্য করবো হ্যাঁ? আল্লাহ হ্যাঁ? আমাদের এই ওয়াদাকে সত্য করে দেখিয়েছে আমরা দিয়ে গেছি মা ওয়াদা না যে ওয়াদা আমাদের সাথে আমাদের রব করেছিলেন হাত সত্য পেয়ে গেছি পাতাল তো এই সত্য লাভ এই কাজের লাস্টে সম্বোধন কাজ শুরু করছেন তাহলে ওদের তোমাকে পেয়ে গেছো মা মারা তোমরা তোমাদের সাথে যে তোমরা ওয়াদা করেছেন আল্লাহকে আগের কঠোর শাস্তি সেই আল্লাহ শাস্তি পেয়েছে এখন আল্লাহ চলছে কি কবরের জীবনে আল্লাহ মতের পরে আল্লাহ শুরু হয়েছে কি পেয়েছ আমার আল্লাহ তালা বলি না আসল আল্লাহ তো কারণে মাঝখানে না ওয়াদা এখন এমন দেহের সাথে কথা বলছেন তাহলে তো রুমে আশা চলে গেছে কি করে কথা বলছেন নবী করিম সাল্লাম বলছেন এই সময় তোমার চাইতে বেশি আল্লাহ আছেন এদেরকে লাঞ্ছিত অবগত কিন্তু এর মানে এই নয় বিরুদ্ধে একটি সবসময় শুনে এখানে এক বিনা শিক্ষা মুসলিমদের বেরোলো যে মহারাজীরা সবাই শুনে যদি তাদেরকেও না শুনতে পারে আমাদের বলি হবে কেন শুনতে পারে না আমাদের বলি হবে শুনতে পারে আমাদের পারে না এগুলো পাবলিক ভাব কেমন মুসলাই হে তুমি শোনাতে পারবে না ওই ব্যক্তিকে মানুষের কবুল যে কবুল চলেছে এর স্পষ্ট শোনাবে মানুষ মরে গেলে আশা হচ্ছে যে শোনে তবে বিশেষ সময় আল্লাহ চাইলে শোনান যেমন মনকে তাকে যখন বসে আর বসে যখন জিজ্ঞাসা করা শুরু করে মানলাম ওটা মানিয়ে ওটা তখন মাইনান বলায় মমতা আনি আলী তখন লোকের আত্মীয় স্বজন আপনজন সবাই কবরে রেখে দিয়ে চলে গেল তাদের দ্রুত স্যান্ডেলের আওয়াজ শুনতে পায় তাদের বিশ্বাস বলেছেন তাই বিশ্বাস কিন্তু মৃত ব্যক্তি শোনে না তাও বিশ্বাস করি আসর হচ্ছে কিছু ব্যক্তি শুনে না বিশেষ বিশেষ সময় আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ রবুল আলমী না বলে সেই আদিম সর্বশক্তি এই কাফেরদের আচরণ মক্কা এটা কোন নতুন আচরণ কাফেরদের এই মনোভাব এটা কোন নতুন মনোভাব নয় এর পূর্বেও এদের মতো অপরাধ জাতি ছিল এবং তাদের জাতি ধ্বংস করেছে আল্লাহ বলছেন এদের পূর্বেই নোমাল ইসলামের জাতি আর সম্প্রদায় অফেরাম এবং ফেরাম পেরে করা দুর্নতা পেরে করা ফেরাম বরং অর্থাৎ মানে একটি পেরে আর মানে বহু পেরেকের মালিক বহু পেরেকের মালিক যে ফেরাম এরা কি করেছিল এই মক্কা মুশেকদের পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা অস্বীকার করেছিল তারা অস্বীকার করেছিল আল্লাহ কিন্তু অস্বীকার করেছিল আল্লাহ নবীগণকে অস্বীকার করেছিল না তার পরিণতি কি হয়েছিল সেই আরো মুসলিমদের জানা হয়েছে তাই না এই শব্দটি এখানে এসেছে এটা শান্তি কর্ম দিয়ে তাস্তির করলাম ফেরাউনকে পেরে বলা কেন বলা অনেক বহু পেরে বলা কেন পেরে দিয়ে দুটি তাস্তির করা হয়েছে পেরে দিয়ে একটা কাজ হয় যে কোনো জাতিকে শাস্তি দিলে তাদেরকে ওই দিয়ে আপনার কিলো দিয়ে পেরে দিয়ে কি করা হয় শাস্তি দেওয়া হাতে পায়ে পেরে দিয়ে তারপরে মা জন্য অত্যাচারিত করা হয় তো ফেরে পালা ফেরাউনকে এটাও বলা হল যে বনি ইসরায়েলদেরকে জুলমতদা করত বনি ইসরায়েলদেরকে শাস্তি দিত যে বহু লোকের ফোন করেছে বহু লোকের নির্যাতন করেছে এটা ফেরাউনের খারাপ হচ্ছে যে তারা স্থাপন করা সময় দেখে বড় বড় লম্বা না তুলে মাটিতে শব্দ করা যদি না থাকে তাহলে সামনে মাথা তোলে সে ক্ষমা তাঁবু উড়িয়ে দিয়ে যাবে তাহলে তাঁবুগুলি হচ্ছে শিবির এই তাঁবুগুলি হচ্ছে শিবির তো ফেরাউন দিন আওতা আমি বলা ছিল পেরে বলা মানে অনেক পেরে তার তাঁবুগুলি তার শিবিরগুলি তারপর বলা সেই শিবিরে তার বহু সেনাবাহিনী ছিল তার মানে ফেরাউন এত বেশি সেনা শিবিরের মালিক হওয়া সত্ত্বেও সে যখন আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহ রসুল আলী সালামকে অস্বীকার করেছে আল্লাহ অস্বীকার করেছে তখন তাকে আমি ধ্বংস করেছি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তসির অন্যদিকে চলে গেছে যে বহু সেনাবাহিনীর মালিক ফেরাউনকে অর্থে চলে গেল এগুলি হচ্ছে বিভিন্ন পার্টির পন্থী দল আল্লাহ বলছেন এ সমস্ত রসুলগণকে মিথ্যা মনে করেছিল অস্বীকার করেছিল তাদের নিচে কাঁকড়া দেওয়া যায় যে কেন তাকে কাবি ইয়াকে করে হয়েছে লক্ষণ হিসাবে বাইরের নিচে কাঁকড়া রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রামের আমার রাত্রি তখন তাদের জন্য অবধারিত হ্যাঁ, তোমার অবধারিত হওয়া বাস্তবায়িত আমার রাত্রি তাদের জন্য অবধারিত হইল এই জন্য জাতিগুলি আল্লাহ অস্বীকার করার জন্য ধ্বংস করেছি একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে মানে অপেক্ষা করা এখানে অপেক্ষা করা মায়ান্দোল বা মায়ান্দোল অমায়ান্দোল আল্লাহ এই কাফেররা মক্কার মুশ্রিকরা এবং আশেপাশে মুশ্রিকরা অপেক্ষা করছে অপেক্ষা করে না করে না একমাত্র কিসের ইল্লাহ ভূষা শুধু ভূষা ভূষা আর গরুতে খেয়ে মুটে খেয়ে তারপরে যখন গোবর হয় গোবরের যে ভূষাগুলির আপনি কলাগুলি পাচ্ছেন ওই রকম করে দিয়েছিল আসছেন মাগুলি মাগুলা বলি খেয়ে দিয়ে যে ভূষাগুলি বেরোচ্ছে হজম হবে মায়া লোকজন তাদের আল্লাহ আমাদের ছাড়া কেউ জানে না একটা মশা আল্লাহ সেনাবাহিনী একটা মাসি আল্লাহ পাকিস্তান বাহিনী হুলহুল পাশে আল্লাহ পাকিস্তান বাহিনী যে একমাত্র একটি বিকট শব্দ সেই মানে বিকট আওয়াজ বিকট শব্দ বিকট শব্দে অপেক্ষা রয়েছে আল্লাহ উপজাতিকে এরকম করে করেছে এমন বিকট শব্দ হয়েছে সম্প্রদায়কে করা যার তার কাজের পর্দা গেল সঙ্গে সঙ্গে শব্দ বিদ্যুৎ সরকার আমাদের এলাকায় এই বছরের মোশন এই বছরের মোশন একদিনের মেঘ এবং গর্বের বিন্দুতে একসাথে প্রচারণ হচ্ছে একদিন আল্লাহ শুধু সতর্ক করছেন সাবধান করছেন এই বিপাক শব্দ যখন হবে মা পাওয়া তখন তাদের অবসর নেই মা পাওয়া মুহূর্ত অবস্থা হবে না পাওয়া মানে কি খাওয়াটা শান্তি অর্থদের নাম হল এই শব্দগুলি খুব জরুরি শব্দ নবী কাইম সাল্লাহ হাদিসে রয়েছে ফোয়াক কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহকে তাকে যদি মেহনত পরিশ্রম করে তো না পর্যন্ত একটা স্ত্রীর ফোয়া পর্যন্ত ফোয়া হয় দুধ দমন করে দুধে দমন করলেন আর দমন করার পরে ছেড়ে দেন এই দুইবার তার মাঝখানে যে মুহূর্তটা কত সামান্য হ্যাঁ সামান্য তো এইরকম অবস্থাটা এত সময় এই মক্কার মুশ্রিকরা বলুন মানুষ পরিণাম সম্পর্কে চিন্তা করে কি হবে আল্লাহ কিনা করতে পারবে সব চিন্তা করে সে মক্কা তারা হে পরমাণের আগে আমাদের অপতি পালন আজকে তারা এই মহাম্মদ ইসলাম সাল্লাহ যদি সত্য কথা আর আমরা যদি ভুল করবো তাহলে আমাদের আমরা ঠিক কথা মোহাম্মদ আলমে আমরা সম্মানিত আমরা জয়ী হব সেই জন্য কিন্তু বর্তমানীদের জন্য করতে এরকম মূর্খ আমি বাদের বন্ধুরা করি না বলেছিল রব্বা নাকি আমাদের রব্বা আসছেন না আমাদের জন্য তাড়াতাড়ি করে দেন তাড়াতাড়ি দিয়ে দেন কীর্তানা আমাদের অংশ কীর্তানা কীর্তুর মানে এখানে হচ্ছে আমরা আমাদের অংশ খাদ্যুল বা নসিবুল এর মানে হচ্ছে অংশ আর কীর্তুর মানে অংশ আর কীর্তুর মানে অর্থ সেগুলো এর অর্থ ভগবান কিন্তু এখানে মৃত্যুর নাম হচ্ছে আজগুন আমাদের মানে তাহলে দিন আসার মানে যদি আমরা বাতিলে থাকি আমরা ভুলপথে থাকি তাহলে দুনিয়াকে আলো আল্লাহ তাদের দুয়াই শুনেছে আল্লাহ আল্লাহ আলমী এই মোহাম্মদ রসুল্লাহ তুমি ধৈর্য ধারণ করো একবার তার এখানে ইসমের আবার বলছেন ফার্স্ট ডে বলে ফার্স্ট ডে فاصبر على ما يقولون فاصبر صبرا جميلا انهم يرونه بعيدا ونحن بعيدا অনেক দূরে আমি তাদের আমার মনে কাছে নিচ্ছি আল্লাহ নদীকে কতবার ধৈর্য ধরতে বলেছেন নদী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ যদি ধৈর্য ধরতে বলে অটল থাকতে আমাকে আপনাকে কত বেশি ধৈর্য সুতরাং আপনি যখন দিনের দাওয়াতের কাজ করবেন হক কথা তখন অনেক কষ্টদায়ক কথাও শুনতে হবে বরং অনেক আরো বেশি কষ্ট পেতে হতে পারে কিন্তু আল্লাহ বলেননি যে আমি এই কথা বলেননি যে তাহলে চাই আল্লাহ তাহলে চাও করেন চিন্তা করেছেন কিভাবে মধ্যে ঢুকে চার শয়তান কামিয়ে বড় সাকসেসফুল হয়ে গেছে তার বাতিল দাম আর অধিকাংশ মানুষ না কাম পেয়েছে আলহামদুলিল্লাহ মনে মানসিক শান্তি একটু দুনিয়া পেয়ে এইরকমই যারা দেশে আছে তাদের ক্ষেত্রে এই বিষয়ে উল্লেখ করতে পারে অভাবের ক্ষেত্রে ভালো কিন্তু যখন এই সংসদ হয়েছে অভাবের সেরকম আলাদা হয়েছে অভাবের ক্ষেত্রে আলাদা করে সেরকম মানুষের ছিল কিন্তু কোনো আলোচনা সমাধান আমাদের সমাজে যখন পয়সা বেশি হয়েছে তখন সমাধান শুরু করেছে যে আলো কেন অন্য আলোচনা করবো আমি এখন ডাক্তার করবো আমি এখন ইঞ্জিনিয়ার করবো এখন পঞ্চাশ লাখ টাকা রয়েছে দিতে পারবো তাহলে টাকা করবো না মেডিকেল করবো বুঝতে পেরেছেন সুন্দর আল্লাহ প্রচার করছেন যে মানুষের স্বভাব হচ্ছে বাংলার হিন্দিকে আল্লাহ যদি প্রশস্ত করে দেন তখন বিমান কি করে তখন বিপর্যয় সৃষ্টি হয় তখন মারামারি হয় পাখিরা পশু পাখি তৈরি করতে পারছে এতগুলি নিয়ামত পাওয়ার পরে সামান্য অহংকার হচ্ছেন না আরো আল্লাহ দিয়ে সাঁপিয়ে পড়ছেন আল্লাহ এটা হইতে হবে আমার কাজ নাকি এইরকম মমিন হইতে হবে উদাহরণ আল্লাহ আল্লাহ করেছেন এদেরকে তো সত্যিকার আল্লাহ করেছেন তাদের উদাহরণ তাদেরকে ফলো করুন তাদের ইত্তেদা করুন দাউদ আলী ইসলামের ইত্তেদা করুন সলেমান আলী ইসলামের ইত্তেদা করুন ওই রকম সব নেতা হন ওই রকম সব প্রশাসক হন সব হাকিম হন সব রাষ্ট্রপতি হন আল্লাহ রবুল্লাহ দুনিয়াতে বরকত দেবেন আর আখেরাতে বরকত দেবেন সমাজের মালিক দিয়েছে বাড়ির মালিক দিয়েছে ওই রকম নেতা সব হন তখন আল্লাহ রবুল্লাহ বরকত দেবেন আল্লাহ বলছেন ইন্না সাক্ষাৎ নাম বাবা মা নিশ্চয় আমি তার সাথে পাহাড় পর্বতগুলিকে তার অঙ্গবদ্ধ করে দিয়েছিলাম তার আয়ুক্তে করে দিয়েছিলাম সাক্ষাৎ না বা তার সাথে নিয়োজিত করে দিয়েছিলাম তার এই বিভিন্ন অর্থগুলি দিয়ে থাকে তার স্থির মানে তাদের তার কান্ডারে করে দেওয়া তার স্থির মানে তার অঙ্গবদ্ধ করে দেওয়া তার স্থির মানে তার জন্য নিয়োজিত করে দেওয়া এসব দেন না বিনাশী অনিশা এবং সূর্য মাথার উপর গড়ে গেলে বৈজ্ঞান শুরু হয় এটাকে আশি বলে এখান থেকে শুরু করে সূর্য অন্তমিত হওয়া পর্যন্ত বা মাগের পর্যন্ত অনেক সকালবেলাকে বলা আশরাটা বিশেষ করে সূর্য উদিত হওয়া সূর্য উঠা এই জন্য ইশাকের টাইম আজকাল ভুল চলেছে এই ইশাকের টাইম ইসলাম সকালে কেন করছেন এবার বসি করছে আমার রহমতুল্লাহ তার সাথে নিয়োজিত করে দিয়েছিলেন মাসুর রাখান যেগুলি সমবেত হয়েছিল দারুল দাউদ সালামের জবুরের তেলাওয়াত শুনলে দারুল আলহ সালামের দিকে রাস্তার তসলিম শুনলে তার সাথে পাখি দৌড়ে দৌড়ে সামনে পড়ল মানুষের সবগুলি সমবেত খাতাটা এমন হয় জমা করা হয়ে যেত আর প্রত্যেকটি পাখি তার জন্য আল্লাহ দিকে ধাবিত এমন কোন রাজত্ব দুনিয়া আছে যারা রাজত্বকে আল্লাহ শক্তিশালী করেছেন কয়েক দিনের রাজত্ব চলে যাবে এই মানচিত্র পাল্টিয়ে যাবে পাল্টিবে না পাল্টিবে না হ্যাঁ সোভিয়েত পাল্টিয়ে যায়নি কত দেশে পরিণত হয়েছে সেই সোভিয়েত ইউনিয়ন আর সোভিয়েত ইউনিয়নের নাম অনেক সত্তর বছর মাত্র ছিল মাত্র সত্তর বছর অত্যাচার অমুসলিমরা শুনলে বা অশিক্ষিত যারা আমি বুঝে না তারা শুনলে এটা একটা মন্ত্র আমাদের হিন্দুরা বলবে যে এগুলো মুসলমানদের মন্ত্র পড়লো কিছুক্ষণ যদি হিন্দু কোনো জমাতে আসেন থাকে মালিকের ময়দানে আসেন থাকে এর মন্ত্র পাশে বলে হ্যাঁ? আমাদের বিচার ফেসলা করতে তিনি মা করবো বিচার বিচার ফেসলা করতে আমার কথাই বেরোয় না তাহলে কি বিচার করতে বিচার ফেসলা করতে গিয়ে ওইদিকে জেরা জেরা করলো বুঝেরা সরকার উদারযুক্ত বুঝেরা ওইদিকে জেরা করছে বাকির পক্ষ থেকে ওইদিকে আসামের পক্ষ থেকে জেরা করছে যদি হাকিম যদি ভাষণে নিজের বাক্য হয় যদি পণ্ডিত না হয় পারদর্শী না হয় তাহলে তাকে হারিয়ে দেবে হাকিমকে হাকিয়ে দিয়ে জনকে হাকিয়ে দিয়ে উকিল জনকে দাঁড়িয়ে কেসে ফেসলা করতে হবে না তো তারপরে প্রশংসা করলেন না করলেন না প্রশংসা করলেন তারপরে দারুদ আলী সালামের সাথে কোনো একটি ঘটনা ঘটে যে ঘটনা হোক না কেন সেটাকে দাউদ আলী ইসলামের সম্পর্কে মানুষের একটু ধারণা এরকম হতে পারে দাউদ তারা এরকম তার একটু ভুল হয়ে গেছে তাতে মানুষ ছোট মনে করতে পারে যার ফলে আগে প্রশংসা করে দেওয়া হয়েছে আগে কি করা হয়েছে প্রশংসা করে দেওয়া হয়েছে এখানে আমার এই ঘটনা তসির শুরু করার আগে তাদের তো বেশ কিছু কথা রয়েছে তসির শুরু করার আগে তা আমাদের ময়দানে আপনাদের একটি কথা বলছি কারণে সংশোধন করতে হয় আগে ন্যাগেটিভটা না বলে হ্যাঁ আমি তার ভুলগুলি না হলে তার প্রশংসার কাউকে তুলি ধরে কেউ নামাজ পড়ছে না সে তো ভুল নামাজ পড়ছে সে বেনামাজ ছেলে ভালো ভালো না তার তো নামাজ পড়তে আসছে কিন্তু ভুল নামাজ বিতাড়িত না বাকি না না যেতে কিন্তু এই লোকটি নামাজ পড়ছে নামাজটা পড়ছে বিতাড় জানে না যদি জানতো কখনো করতে না কারণ সে আমল গ্রহণ করার ইচ্ছা জানার যদি জানতো যে আমার এবার আমল কবুল হ্যাঁ? হবে কখন এগিয়ে বিধান করবে যাই আমাদের গ্রহণ করছে হ্যাঁ ইত্যাদি দুটি হাজারের মত তিন বিধান দিয়ে শুরু করছে হ্যাঁ? হ্যাঁ? আর দিয়ে শুরু করবে কিন্তু বেনাওয়াজের চাইতে ভালো ঠিক না ক্যান্সার আছে আর একে ক্যান্সার সর্দি কাছে জ্বর আছে জ্বর আছে আপনি ক্যান্সারের ওষুধ যদি সর্দি কাশি রুগীকে দিয়ে দেন তাহলে কি ভালো হবে কখন হবে সর্দি কাশি রেখে যে এলাজ তাহলে কি করতে হবে মসজিদে পেয়ে গেছেন তারপরে সাতটা টাকা দেওয়া শুরু করবেন তাই নামাজ তো পড়ছেন কিন্তু কি নামাজ পড়ছে এই নামাজ তো পড়া এই নামাজ তো বিরাট করছে তাহলে কি হচ্ছে একটা সময় পালন করলেন আপনি আমার নামাজ বিরাট শুরু করে দিলেন এবার নামাজ হবে এভাবে নামাজ এটা তো না এটা তো তারা হ্যাঁ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এত বড় রাজা হওয়া সত্ত্বেও আল্লাহ তিনি ইত্যাদি তার পাঁচ এই শব্দ সংসার করার পরে তখন আল্লাহ এটা ভুলের দিকে ইঙ্গিত করছে হ্যাঁ, তো আপনার তরিকাটা এই ছিল সালাম আলাইকুম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুধু আদায় করেন আল্লাহ পাঁচটা নামাজ আপনাকে পড়ার দিয়েছেন ভাই কত সুন্দর পাঁচটা নামাজ পড়েছেন কত যে বদমসি কত যে হতভাগা আছে নামাজ পড়ার তৌফিক আদায় দেখেন রাস্তায় বসে আছে আল্লাহ শুধু আদায় করেন ভাই তারপরে যে কোনো এবার করতে গেলে তখন একটু বলবে যে সবই শিখতে হবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নবী নামাজ ওইভাবে চেষ্টা করতে হবে আমার উপর আপনার উপর সুতরাং একটু চেষ্টা করেন তাহলে ভালো আর তারপরে যদি যে হ্যাঁ অন্তর নিয়ে কবুল করছে তখন বলবেন যে নামাজ পড়া আর যদি যে না সে বিরক্তি করছে আজকে কথা মোটেই শুনতে না তো আজকে শেষ হয় আজকে এতটুকু করে বুঝবেন আপনি তো এই পেয়ে চার পাবো কি পাবো না সেটাও আজকে পেয়েছি সবগুলি বুঝে সবগুলি ভুলে না কখন ওই আমার পাড়া পাড়াতে যদি দেখেন আপনি কি মসজিদে এগিয়ে ঢুকছেন ওই ওই দিকে আপনি যদি পাঁচশো টাকা দিয়ে যান তো আমার নিজের লস দেখেছেন কিছু লোকে যদি দেখে যান এখানে তো মুখ্যমন্ত্রী লস আছে কথা না বাড়ি এখন থাকে যে দাউদ আলী সাথে ঘটেছিল কিন্তু তোমার কাছে যে এই বিবাদমান ব্যক্তিদের সম্পদ কি তোমার কাছে পৌঁছেছে কিন্তু তাছাড়া বরং মেহরাব যখন মেহরাবের প্রাচীর ডিঙিয়ে তারা পৌঁছে গিয়েছিল মেহরাব মানে এখানে এই মসজিদের আমাদের মেহরাব মানে এবাদতের বিশেষ জায়গা যেখানে দারুল আলিম সালাম নির্জনে এবাদতি করবেন বিচার ফেসলা হয়ে গেল কাজকর্ম হয়ে গেল দেশ শাসনের কাজকর্ম হয়ে গেল বিশেষ একদিন কোন কোন কাছ থেকে কাজ বলেছেন বিশেষ একদিনে তিনি সেই দিন সারাদিন নির্জনতা অবলম্বন করে এবাদবন্দি করতেন আর লোকজনের আজকে বিচার ফেসলা কি অফিস বন্ধ আজকে আদালত বন্ধ আজকে কোন বিচার বিচার হবে না আজকে দেশের দুনিয়ার কাজ হবে আজকে আমি আমার ব্যক্তিগত এবাদবন্দি অথবা বিশেষ সময় বিশেষ দিন না জরুরি না যে যেটা করা যাবে সেটা আমাকে বিশ্বাস করা জরুরি যদি নদীর করা যায় মনে রাখবে সে বিশ্বাস করা জরুরি তার তফসিলি বর্ণনা যদি হাদিস তার ভবিষ্যৎ প্রমাণিত না হয় সাহায্যকে প্রমাণিত না হয় আর সেগুলোর উৎস যদি ইহুদি খ্রিস্টানের ইসরায়েলে বর্ণনা হয় আর সেগুলো ইসলামের বিপরীত না হয় তাদের বিশ্বাস করতে পারে না করতে পারে হ্যাঁ না সন্দেহ আলোচনা করা হতে এইরকম তিনি এবাদতবন্দিগিতে মশগুল ছিলেন মেহরাবে মানে নিজের খাস পক্ষে ওই সময় দুইজন মানুষ প্রাচীর উপর দিয়ে দৌড়ালিও না প্রাচীর ডিঙিয়ে প্রাচীর উপর দিয়ে এসে লাফিয়ে পড়েছে ওই জায়গায় মানুষ খাবার লাগবে ভয় পাবে না পাবে না মানুষ হিসাবে তাই দারুদ ইসলাম ওই ভয় পেয়েছিলেন মানুষ হিসাবে তাই আল্লাহ বলছেন সন্তান দিয়ে আসেন তখন তাদের কারণে দাউদ আলী সালাম ভাবিয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন কারণ তখন ওই লোকেরা বলেছিল লাখা কে দাউদ আলী সালাম আপনি ভয় করেন না খাসমানে দুইজন বিবাদমান ব্যক্তি খাসমান এখানে বিবর্তন নেওয়া দুইজন বিবাদমান ব্যক্তি বাধা পাবো না আমার দুজনটি বর্তমান উপর কি করেছে জুলুম করেছে বাড়াবাড়ি করেছে সীমালঙ্ঘন করেছে বাধা সীমা করা জুলুম করা আমাদের একজন অপরজনের উপর জুলুম করেছে বাড়াবাড়ি করেছে সাক্ষম বাইনানাদিল হাক সুতরাং আমাদের মাঝে আপনি নাই সম্পর্ক বিচার করেন ফেসলা করেন ওরা দুষ্টের এবং আপনি জুলুম অত্যাচার করিলেন না এটা উপদেশ দিচ্ছে কাকে হাকেম দেশের শাসক প্রধানমন্ত্রী হ্যাঁ, আজকাল যদি কারণ কোন কি বাদশাকে আর কোন প্রধানমন্ত্রীকে কোন রাষ্ট্রপতিকে আর কোন একবার চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি উপদেশ দেওয়া দেন তাহলে তারা করবেন ফয়সলা করবেন আর তারা কিন্তু আপনি জন্য করবেন না বাড়াবাড়ি করবেন ঠিক ফয়সলা কিন্তু করবেন তাদের সাথে সাথে পুলিশ চলে যাদের সাথে ঢোকাবে ঢোকাবে তাই না আমাদেরকে সঠিক আমার তাহলে জন্য চাই না আপনি না বিচার করে দিলেন কথা না আর সঠিক পথ দেখাবেন তারপরে ঘটনা শেষ করছে মানে কেউ যেতে إن هذا أخي له اسم واسم على ولي على واحدة নিশ্চয় এটা আমার ভাই এর একদম বলছে না দুটো বলছে একদম বলছে ভালো করে দেখবেন ব্যাপারটা কি ছিল নিশ্চয় এটা আমার ভাই না ভাই মানে জটিলাতে মায়ের বলে ভাই ভাই মানে কাউকে ভাই হতে পারে ভাই মানে নিজের বংশের লোক হতে পারে রাতে লোক বিষয়ে নেই ভাই আমার সন্তান হিসেবে বলেছে জটিলাতে ভাই আমার ভাই ছিল এর ভেড়ি আছে বা দুর্বি আছে না কেউ কোথাও মধ্যে বলে ভেড়ি বলে না ওয়ালিয়া না আর আমার একটি মাত্র দুর্বি বা ভেড়ি আছে তাহলে আমার একটি ভেড়ি আর হচ্ছে নিরানব্বইটি ভেড়ি ও নিরানব্বইটি ভেড়ি নিয়ে চালাচ্ছিল আমি একটি চালাচ্ছিল পাশাপাশি ওই একটা দেখে ওর দুর্বি গেল একটা দেখে বলছেন যে আমার ভাই নিরানব্বই ফেরি আছে আর বাড়িয়া না করবো একটা আমার একটি ফেরি আছে আমার এই ভাই বলছে তাকে এটা আমার বাড়িতে দিয়ে দাও না আমাকে দিয়ে এই দুইটা আমার বাড়িতে যেন আমাকে জানি ফিরতে তার শুধু তাই বলে সাধারণ বরং আমার সাথে কথাবার্তাই চাপ সৃষ্টি করার জন্য আত্মায় এই ধরনের চাপ সৃষ্টি করার জন্য বিরাট কিছু আমার সাথে কথা বলায় কথা কথোপনে বা সম্বোধনে চাপ সৃষ্টি করার শুরু করে দিতেই হবে তাহলে সাধারণ জবরদস্তি জবরদস্তি আমাদের একটা বেরিয়ে দুই মন একটা বেরিয়ে কালা তখন দাউদ আলাইসালাম বললেন না আমাকে সোয়ার না এটাকে আমি আছি নিশ্চয় তো জরুর করেছে তোমার বেলিটা চেয়ে গ্লামে আছে তার বেলিগুলির সামনে আমি আচ্ছা, কাছে না অনেক যদি করে থাকি তাই আল্লাহ কোরআন বলছে সন্তানের স্বভাব হচ্ছে যে দুই মাস ভর্তি যদি ধন সম্পদ থাকে ও তার কিন্তু আমি যে দুই মাস ভর্তি যদি স্বর্ণ পেয়ে যায় তাহলে পার পেয়ে যায় তাহলে সাড়ে সাত দ্বিতীয় মান চাইছে দ্বিতীয় উপত্যকা চাইছে আয়তের বলা হলো ফাইনে আমিল কোরআন আর আত্মসংখ্যাতে বলবে না যতক্ষণ মাটি না খাবি সরকারি খাবে অপরে যতক্ষণ না খাবে বের করবে এটা হলো মানুষের স্বভাব এগুলো মানুষের সব আজকাল বড় বড় দেশগুলি যে ছোট দেশগুলির ওপর অথবা দুর্বল দেশগুলির জন্য অত্যাচার করছে এই অন্য সমাজ আছে অন্য তাদের যে আবহাওয়া এবং তাদের যে জুড়ি তাদের আরো যেসব জিনিস সংস্কৃতি তাদের সভ্যতা ইত্যাদি এবং তাদের দিচ্ছে এই করতে হবে এই করতে হবে এইভাবে চলতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে আল্লাহ বলছেন আর বহু শরীররা খালিদের মনোরঞ্জন খোলা আর খালিদ মানুষের শরীর আর খালিদ মানুষের যারা একসাথে পার্টনারশিপে কাজ করে শরীরকে কাজ করে খাওয়া এখন তো অনেক মিশিয়ে দেওয়া তো যারা শরীরকে কাজ করে তো মিশিয়ে থাকেন একসাথে যদি থাকে পাশাপাশি জমি থাকে তাহলে হ্যাঁ? বিদেশে থাকলে দেখেন আমার জমি কতটা আমার করেছে হ্যাঁ? আমার একটা জমি একটা কেনা আছে আমি এখানে থাকি পরে খবর পেলাম যে আমি যেহেতু ওয়াও দিইনি যে ওয়াও দিয়েছে চার পাঁচ সাত চেয়ে কিন্তু চিন্তা করলাম যে কয়েক বছর আর মানুষ করে সুতরাং আর কিচ্ছু বলবো না আসে কিছুই বলবো আমার যে যুগ আছে ওই যুগে যথেষ্ট আমার জন্য আর আল্লাহ তাদের বরকত দেবে কিন্তু আসে জন্য আর মাফ অলরেডি আয়োজনে তারিখ নিশ্চয়ই বহু শরীররা লাগাতে বাথরুম আলাপাস পরস্পর হয়ে থাকে আমাদের জমি চেপে নিতে আসবে তাদের জবাব দিতে কারো যদি জরুর করে জেনে শুনে সেখানে বা বেইমান করে আল্লাহ বলছেন বলছেন তাও আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাকে তার গলায় মালা পরিয়ে দিবে কিসে স্বর্ণের মালা সাত স্তর জমির মালা পরিয়ে দেবে কেমন যেমন কোন কথা নেই সুতরাং সাবধানের বিষয় আখেরা খুব কাছে মনে গেলে আখেরা কিন্তু আপনি যে শুধু কাজ থাকেন আপনি ওই বিষয়টা বুঝেন না শুধু আপনি লস দেখান লস করে তো শরীর করবে আল্লাহ ডাকছে ওই বহু লোক এরকম ধোকা আছে আমার তার লোক বড় মুশকিল এটা কেমন লক্ষণ কিন্তু আপনি ইয়ে আছে নামাজ বান্ধবের ইসলাম কারণ আমাকে লক্ষণ করে আমাদের তখন কি আমাদের অপেক্ষা করিও নবী কেন সময় সেই মানুষ এদের সংখ্যা জোর করবে না গরিবকে বেজল করবে না দুর্বলকে জোর করবে না অভাবকে জোর করবে না একা আমার বংশ বড় সুতরাং জোর করবো না কখন জোর করবে না কারা যারা সত্যিকার মমিন এবং সৎকর্মসের নেক আমলকারী ও কাবিল মা এদের সংখ্যা খুবই কম ও জান্না দাউদ তখন দাউদ আলী সালাম চিন্তা করলেন খেয়াল করলেন আন্না মাতা যে আমি আল্লাহ তাকে পরীক্ষা ফেলে দিয়েছি তখন তিনি তার রবের কাছে প্রতি বালকের কাছে মার্জনা কামনা করলেন ক্ষমা চাইলেন হারা রাখেন আর চলে গেলেন আর লুটিয়ে পড়লেন আল্লাহ থেকে দাবি করলেন আর রূপতে লুকিয়ে পড়লেন হারা রাখেওয়ালা রূপু পাশে দেয় লুকিয়ে পড়লেন দারুল আলী ইসলাম এখানে একটি শ্রেষ্ঠা আছে এখানে একটি শ্রেষ্ঠা আছে এই সেজদা এই সেজদা সম্পর্কে পোকাহারিকের আমাদের একটা আছে কিন্তু এই নবী সাল্লাহ এই সেজদা আছে সুতরাং কোরআন মহাদিসের অনুসারীরা আলহামদুলিল্লাহ এখানেও করে সেজদা করার একটা দেখি আপনাদের চিন্তার করবে একটা পনেরো ঠিক আছে পনেরো বলেছেন ঠিক আছে তাহলে পনেরো বছর এখানে একটা হলে তাই না আর কোরআন হাদিসের আলোকে সেই হাদিসের আলোকে যদি দেখা যায় পনেরোটি আছে হতে পারে একটি হাদিস কোনো ইমামকে পৌঁছেনি এটা হতে পারে কোন দূরের কথা নাই তাহলে টোটাল পনেরোটি চিন্তা করা আইম আছে হাত মজর চোদ্দটা সাত মজর চোদ্দ কিন্তু এই চোদ্দটা বাক্য আছে যেখানে চোদ্দটা পূরণ করেছে চার মাস রান করে আমিরা সামিরা আরেকদিকে পূরণ করেছে বুঝলেন না এখন কিভাবে তাহলে শুনে আমাদের বাড়ি চিন্তা আছে দুটি চিন্তা আছে আমাদের ভারত বা বাংলাদেশ পাকিস্তানে ছাপা পড়া একটি আছে আর আছে যে সাপের নিকটে আর এমামে কারণ কপিটা প্রেস যার তোমরা করিও না এটা সাপের নিকটে বুঝতে পারলেন সুরে আমাদের একটি সেলটা হানাবি কথাটা আছে আর সাথে মাথার দুটোই সেন্টার আছে হ্যাঁ কোরআনে মহাদেশের যদি অনুসরণ করেন তাহলে দুটোই সেটা ওখানেও আছে সুরা সদের শেষদা এই সুরা সদের শেষদা হানাফি মধ্যে আছে শান্তিদের কাছে নেই তাহলে এটা কমালো সাফাইটা আজ জাহাজের একটা কমালো হানাফি রসুলের কাছে চোদ্দটা চোদ্দটাই থাকলো আর সেই হাদিসের আলোকে যদি বিচার করেন আর সেই মোতাবেক আমল তাহলে সেজদা কতটা আছে পনেরোটি সেজদা আছে সুরা হজেরও দুটো নেন আর সুরা সদেরও নেন তাহলে টোটাল সেজদা হবে পনেরোটা এবার বুঝে আসছে পনেরোটা জায়গায় চেষ্টা করবেন এখন এই সুরা সদের যেহেতু স্বামী মধানের লোকেরা অস্বীকার করেছে হতে পারে হাদিস মৌসিক হাদিস শোনায় আজ হজর আছে তো হজ তখন সেখানে বলবো এখানে বলি যে মুসলাদ আহমদ ইন্দাবাদী আল্লাহ তাআলা আহমদিন বর্ণিত আনন্দ বলছি কি সব লাইসাত মিন আযামি সব সুরাই যে সেজদা আছে সেটা কোনো ফরজ হজের সেজদা নয় আজায় হাদিমাত মানে ফরজ হজ কোনো ফরজ হজের সেজদা নাই বা একবারে সোনাতে মহাক্ষা নয় নাসাইতে আছে যে নবী করিম সাল্লাম কি করেছেন সিদ্ধা করেছেন খান নবী সাল্লাম সাজাদা সব নবী করিম সাল্লাম সুরায় সবে সিদ্ধা করেছেন এবং তিনি বলেছেন সাজাদা দাউদ আলহি সালাত ওয়াসালাম তৌবাতান অনাশ্চুদ শুক্রান দাউদ আলী ইসলাম এই সুরায় সরকার যে তার বিষয়টি আল্লাহ তাকে মাফ করলেন আল্লাহ মাফ গেলেন সেই সময় তিনি সিদ্ধাই করেছিলেন তবা করার উদ্দেশ্যে হ্যাঁ আল্লাহ কাছে আল্লাহ আর আমরা চিন্তা করবো অনাশ্রিত হওয়ার শুক্রান আল্লাহ পাকে সুক্রিয়া বলে কি সুক্রিয়া যে নবী দাউদ আলী ইসলামের তবা হয়েছে তাহলে এর জন্য আমাদের খুশি হওয়া উচিত আর খুশি হলে কি করতে হয় শুক্রানা চেষ্টা হয় সুতরাং শুক্রান আমার না সুতরাং আমাদের বাচ্চা আর কোন নাই বরং ওর বলি কিছু দুর্বল পক্ষান্তরে শুক্রানা চেষ্টা সেই হাদিস তার প্রমাণিত এটি একটি আর আরেক হাদিস চিহ্ন মাদাতে রয়েছে তাতে রয়েছে নবীকারী সদস্যের কাছে যখন খুশির খবর আসতো এজা আতা আমরুল ইয়াসুকু নবী করিম সাল্লাল্লাহু কাছে যখন খুশির সংবাদ আসতো খারাপ সাজেদা দিন লাগে তখন মহান আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়তেন মানে যখনই আপনার কাছে খুশি খবর আসবে তখন সাথে সাথে সিজদা করে যাও এটা হচ্ছে নবী করিম ইসলামের তো এখানে নবী সাল্লাল্লাহু কি চিন্তা করেছেন সিজদা এই করেছেন আর হাদিসের আমাদের বলেন যে আদায় একেবারে সুন্নাতে এটাকে ছেড়ে দিয়েছে যে কমিয়ে চলতে পারে আপনাদের জানার জন্য বললাম কারণ অনেকে ভাবতেন যে যখন আজকে হানকি মজাটা জেনে নিলাম সাপিটা জেনে নিলাম তো জানলে নিয়ে নাম এটা কখন বলবেন হ্যাঁ আপনাকে নিতে হবে আমলের ক্ষেত্রে বাকি অধিক নলেজের জন্য আপনার জানা থাকলো যে এটা আনাই মজাব এটা সাপি মজাব কিন্তু কোনটা এই দুই মজাবের তার জন্য একটা ঠিক না তৃতীয় আরেকটা ঠিক এটা আপনাকে জানতে হবে আর ওর প্রতি আমল করতে হবে কিন্তু মজার বিরোধী যদি কোরআন এবং হাদিস থাকে তাহলে মজাবের কথা যে কোনো মজার কথা ছেড়ে দেওয়া কি কারণ আল্লাহ কিতাব করার কেরিমের প্রতি আর রসুলের সই হাদিস মোতাবেক আমল করা খরচ আর এই খরচ আগে করতে হলে মজাবের বিপরীত যদি হয় তাহলে মজাবটা ছেড়ে দেওয়া খরচ আশা করি বুঝতে পেরেছেন সবাই আছে না থাকবে আজকে হ্যাঁ এটা বিশেষ দিকে স্যার স্যার শেষ ঘটনা কি ছিল দাউদ আলী ইসলামের এটা আজকে হ্যাঁ? ঘটনা কি ছিল এই ঘটনা সম্পর্কে তাস্তির কারদের ভূমিকা শোনেন তাস্তির কারদের ভূমিকা এই ক্ষেত্রে তিন রকমের এক ধরনের তাস্তির কারগণ হাতে বেলাইলের মতো রাত্রের লকড়ি কাটি পোড়ানো রাত্রে আগের যুগের একটা প্রবাদ আছে রাত্রে যদি কেউ কাঠি আজকাল তো কাঠি কাঠি তো রাত্রে যদি তো রাতের অন্ধকার কি করবে সাপ কিছু সব পুড়িয়ে দেবে তাই না তো কিছু কারণ করতে গিয়ে যা পেয়েছি ভালো আর মন্দ সহি আর সত্য আর মিথ্যা উঠে এই মর্মে বর্ণিত এই দাবারের সঙ্গে এই বর্ণিত সব ঢুকিয়ে তারপরে ইয়াহুদি মাতাওয়ালের কিতাব থেকে বিশেষ করে তাতেই কাম আহ্বান কাম আমার বড় পণ্ডিত ছিলেন ইয়াহুদি ধর্মের ইসলাম গ্রহণ করলেন হ্যাঁ, আর যা এইভাবে অনেকগুলি সহি বিরোধী আমাদের গ্রামের সান সম্মান বিরোধী বেশ কিছু কথা যেগুলি ছেড়ে দেওয়া প্রয়োজন যদি শরীয়তের আকিরা বিরোধী হয় নবীদের মান ইজ্জত বিরোধী হয় তাহলে সেগুলি ছেড়ে দেওয়া খরচ তার নবীদের ক্ষেত্রে এগুলি হতেই পারে মিথ্যা কথা এই একদল তাফসির কারণকে এরকম করেছেন লবি পুরাণ লবি বলেছেন আর আরেক দল তাফসির কারণ নীরব থেকেছে এই বিশ্বাস আমরা বিশ্বাস করব না আর কোরআনে যেহেতু নেই এর চাইতে বেশি রসুলের হাতি হাদিস নেই সুতরাং যতটা আছে ততটা বয়ান করবো যেমন আমি তফসিল করে দিলাম তার কিন্তু বলবো কি ঘটনা ছিল কি ভুলটা হয়েছিল দাউদ আলী ইসলাম থেকে আমাদের জানার কোনো প্রয়োজন না আল্লাহ যখন লুকিয়ে রেখেছেন তার বান্দার প্রিয় বান্দার প্রিয় মানুষের ভুল লুকিয়ে রাখে মানুষ রাখে না আর বাপের ভুল যদি কেউ বলে বেড়ায় বাইরে তো দেখুন না হ্যাঁ? ছেলের ভুল যদি বাইরে বলে বেড়ায় তাহলে তো সে মুখ্য না ঠিক না ওই নিজের উপর বাইরে বাইরে পড়ে পড়া সমস্ত বাড়িতে ভালো ব্যাপার মায়ের বুদ্ধিতে বাইরে পড়ে পড়ে এক নম্বর না তাই না মা ভুল করেছে মায়ের ভুল আপনি বাড়িতে সংশোধন করেন না গ্রামটা কি বলছে আমার মায়ের করছে তো দাউদ আলী আল্লাহ পাকের প্রিয় বান্দা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক সেটাকে করে দাউদ আলী সালামের তারা একটা ভুল হয়ে গেছিল আল্লাহ মাফ করে দিয়েছে আর মাফ করে দিলে কিছু তাই না তারপরে মনে রাখবেন যে নবীদের ছোট ভুলি বা বড়দের নবীদের ছোট না যত নেক মানুষ হবে যতই ভালো মানুষ হবে তার ছোট ভুল বুঝতে পেরেছেন যদি এই মর্মে যে হাদিস কাজ ওটা জাল হাদিস হ্যাঁ জাল হাদিস একটা এই মর্মে আছে যে হাসানাতুল হাসানাতুল হাসানাতুল মোমেনিন সৈয়াদ মুখার মানে মুসলিমদের অনেক নেকি আল্লাহ নিকট নৈকট্য প্রাপ্ত বাংলাদেশের গুণা হবে বলল কি বুঝলেন মানে সাধারণ মুসলিমরা কিছু কাজ করছে নেকি বললেন বা যাই বলে ওইটা বর্তমান কারোর জন্য কি হয়ে যাবে মানে আল্লাহ নিয়ে বাংলাদেশের জন্য গোনার কারণ হয়ে যাবে এই হাদিস যাব এই হাদিস ঠিক নয় তবে বড় ব্যক্তি ছোট ভুলটাও বড় করে দেখা হয় আপনারা অনেক প্যান্ট শার্ট করে আসছেন আমাদের বাঙালি সমাজে প্যান্ট শার্ট সাধারণ লোকের কাছে কোনো ব্যাপার না কিন্তু কোনো আলাদা যদি প্যান্ট শার্ট করে আসে তাহলে এখানে এসে যে বক্তব্যতে শুনবেন শুনবেন শুনবেন না এটা অভ্যস্ত বড় অপরাধ করেছেন আপনি করে অপরাধ করে বসে আছেন আপনি কেন ওটা আমি করতে পারি বুঝুন কেন করবেন ঠিক না তো দাউদ আলী সালামের দাওয়াতে সামান্য কিছু সামান্য কিছু বলেছে আল্লাহ উল্লেখ করেনি ইমান এই ব্যাপার বলছেন কোরআনে আল্লাহ আর কবি যে কি আবার কোথায় কি আল্লাহ কিছু তাস্তির কারণ রয়েছে তার বলছে কোরআন আয়াতটাকে একটু ভেঙে বোঝানোর জন্য কিছু বাছাই করে বর্ণনা দেব ওইটাকে ওড়িয়ার কিসা বলে ওটা অনেক বড় করা ওড়িয়ার কিসা শুনেছেন কি না শুনে পারবেন দাউদ আলী ইসলামের ওপর এই খারাপ চরিত্রের মিথ্যা উপাকে বুঝিয়ে দিয়েছে লুত আলী ইসলামের ওপর মিথ্যা জেনার অপবাদ দিয়েছে ইয়াহুদি আলাদের কিনা রয়েছে সোলাইমান আলী সালামের ওপর জাদুর অপবাদকে শেষজাত করছে আর জাদুর দ্বারা তারা যত চলত এইগুলি ইয়াহুদ্দিদের বেআবি আম্বিয়া রসুলগর সম্পর্কে এখন দাউদ আলী সালাম সম্পর্কে তাদের বেআব মিশন তাদের কিতাবে সালাম সম্পর্কে ইয়াহুদ্দিদের কিতাবে রয়েছে যে দাউদ আলী সালাম একবার দেখলেন যে তার এখন সেনাবাহিনী মুজাহিদ আল্লাহ রাস্তায় জেহাদ করে তার স্ত্রী খুব সুন্দর হঠাৎ করে নজর পড়ে যায় নজর পড়ার পরে দাউদ আলী সালাম একেবারে তারপর দিয়ে যায় তার জন্য না এটি কি করে হাসিল করা যায় আমরা গত সপ্তাহে তফসিল শুরু করেছিলাম সুরায় সবের আর আয়াত নম্বর চব্বিশ পঁচিশে পৌঁছেছিলাম যেখানে গিয়ে আমরা থেমেছিলাম সেটা ছিল দাউদ আলী সালামের ঘটনা দাউদ আলী ইসলামের তবা আল্লাহ ফাকরুল আলমিন কবুল করার ঘোষণা করলেন দাউদ আলী ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আর আবার কোন প্রয়োজন নেই আল্লাহ পাকের সাদ বলছেন ফাগাফরনা লাহুদ আলিক আয়াত নম্বর পঁচিশ ফাগাফরনা লাহুদ আলিকা সুতরাং তখন আমি তাকে মাফ করে দিলাম মার্জনা করে দিলাম আল্লাহ পাকের সাথ করছেন দাউদ আলি ইসলামকে আমি মার্জনা করে দিলাম অনেকে ভাবতে পারে যে দাউদ আলি ইসলাম তবা করেছেন আবার আল্লাহ মাফ করেছেন তাহলে তো মান সম্মান কমে গেল তাই আল্লাহ পাক এই ভ্রান্ত ধারণা ভুল ধারণাকে দূর করছেন এই বলে যে মনে রাখবে যে নিশ্চয়ই তার আমার নিকট আল্লাহের নিকট আমার নিকট অত্যন্ত নৈকট্য রয়েছে লাজুলফা সে আমার অত্যন্ত নিকটবর্তী বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা লাজুলফা অবশ্যই তার নৈকট্য লাভ রয়েছে আমার কাছে ওয়াকুসনা মাপ এবং তার উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে আল্লাহের কাছে দাউদ আলি সালামের উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে অর্থাৎ আল্লাহ পাকের কাছে গিয়ে তার জন্য উচ্চ মর্যাদা রয়েছে দাউদ আলি সালাম সম্পর্কে যে ভ্রান্ত কিস্তা ইয়াহুদ্দিন আসারাতের কিতাবে রয়েছে সেই কিস্তা ইহুদিদের অনেকে মুসলমান হইলে হয়তো কিসা কাহিনীগুলো বয়ান করতো বা ইহুদিদের মধ্যে থেকে পাশাপাশি বসবাসের জন্য শুনে শুনে অনেকে বয়ান করত আলী রাজি আল্লাহ তালানোর জামানাই কখনো শুনতে পেলেন আলী রাজি আল্লাহ তালাম যে এরকম কিচ্ছা কাহিনী বেয়াদুবি কথা দাউদ আলাহ ইসলাম সম্পর্কে অনেকে বলছে যে তিনি এইরকম করে ওই মহিলার জন্য পাগল হয়ে গিয়েছিলেন ইত্যাদি বিয়ে করার জন্য ইত্যাদি এসব বেয়াদবি কথা শোনার পরে তিনি বলেছিলেন যদি আমি কারো কাছ থেকে এই কথা শুনতে পাই আর ব্যক্তিগত জানতে পারি যে অমুক ব্যক্তি এইরকম কথা বলেছে যে দাউদ আলী সালাম কোন মেয়ের ওপর মেয়ের সব ভালোবাসা তার অন্তর হয়ে গেছিল তার জন্য তিনি বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন এইরকম কথা যদি কেউ বলে তাহলে তাকে আমি মিথ্যাপবাদের জন্য দ্বিগুণ ব্যথাঘাত করবে মিথ্যা যদি অপবাদ দেয় কোনো পুরুষ বা কোন নারীর উপর তো আল্লাহ কোরআন একাডেমি কি বলেছেন তার জন্য কত কোরআন লাগানো হবে আশি কোরআন যারা সতী সাথে নারীকে বিশেষ করে মহিলাদের মিথ্যা আসে কারণ পুরুষের উপর মিথ্যা দিতে অনেকে সাহস করে না কারণ প্রতিশোধ নিয়ে নেবে ভয় আছে কিন্তু মহিলাদেরকে দুর্বল মনে করে অনেকে মিথ্যা অপবাদ দিয়ে ফেলে তাই আল্লাহ বিশেষ করে মহিলাদের কথা এখানে উল্লেখ করেছেন যদি সাক্ষী না পেশ করতে পারে চারটি আর কেউ যদি অপবাদ দেয় কোনো মহিলার উপর সোম্মালামিয়া তুবি আর বাদের সহদা চার সাক্ষী না নিয়ে আসতে পারে ফাজেলে তুহুম সামানি না না তাহলে তাদেরকে মিথ্যা অপবাদ দানকারীদেরকে আশি কোড়া লাগাও আশি বেতলাঘাত করো আলী রাজি আল্লাহ তারা বলতেন যে তাদেরকে একশো ষাট যাত্রায় ঘাট করবো একশো আষাট পড়া লাগবে সুতরাং এই ক্ষেত্রে কোন মুসলিম কখনো কল্পনা করবে না যে দাউদ আলী ইসলামের তারা এইরকম কাজ হতে পারে কিন্তু গত সপ্তাহে বলেছি ইয়াহুদীদের বদ চরিত্র তারা শুধু মিথ্যা অপবাদে দেয়নি ওর চাইতে বড় অপরাধ করেছে কামে আখতুল আলম্বিয়া বেজাই হাম অন্যায় ভাবে নবী রসুলগণকে খুন করেছে হত্যা করেছে তারা আম্বিয়া আল্লাহ বলেছেন বহু নবীকে খুন করেছে এটা খুনি নবীদের খুনি সুতরাং মিথ্যা অপবাদ দেওয়ার কোন ব্যাপার না লুত আলি সাল্লামের মিথ্যা অপবাদ দিয়েছে যে মেয়ের সাথে জেনা করেছে লুত আলি সাল্লাম এটা ইয়াহুদীদের তলমুদ কিতাব রয়েছে তলমুদ ইয়াহুদীদের ওই রকমই কিতাব যেমন মুসলিমদের মধ্যে ফেকার কিতাব কোরআনও নাই হাদিসও নাই মানে আল্লাহ রসুলের কথা নাই কিন্তু মানুষের লিখা তার মধ্যে ফেকার মধ্যে কোরআন হাদিস ভিত্তিক যেগুলি ফটো আছে সেগুলো তো ঠিক আছে আর সেগুলি ব্যক্তিগত মত সেগুলি তাও কিছু মূল্য রাখে না ওই রকমই তলমুদ ইয়াহুদীদের ওই ইহুদিদের ফেকা মন গড়া তাদের অদ্রিপকদের কথাবার্তা তো তাতে এসব মিথ্যা প্রবাদ আম্বিয়া রসুলগণের ওপর আছে সোলেমান আলী ইসলাম সম্পর্কে আছে আসছে ঘটনা তারপর আল্লাহ বললাম দাউদ আলাহ ইসলামকে সম্বোধন করে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন্না যা আল্লাহকে খালিফা তার ফিলাল নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে খালিফা বানিয়েছি আল্লাহ বলছেন খালিফাতান খালিফাতি বলেছেন যে আমার খলিফা বানিয়েছি আছে কোথাও এইরকমই আদম আলী সালাম সম্পর্কে আলো বলছেন এমনি জাহেলুন ফিল আর্দে খালিফাতান আমি পৃথিবীতে খলিফা বানাবো আমার খলিফা বানাবো বলেছেন যদি আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ পাকের খলিফা এই অর্থ থাকতো আর এই বিষয়টি আসলে ঠিক থাকতো যেমন এক শ্রেণীর লোকেরা কোরআনের ভুল ব্যাখ্যা করে থাকে যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা মিথ্যা কথা এবং এর কোন দলিল প্রমাণ নেই না একটি আয়াত যে আমার খলিফা আল্লাহ বলেছেন না একটি হাদিস এটা প্রথম শুরু হয়েছে মদুদি সাহেব থেকে আর তারপরে দুঃখের বিষয় যে আহলে হাদিসের একটা তরজমা যে করেছে তাইসুরুল কোরআন তাতেও ব্রাইকেটে লিখেছে আমার কথাটা ব্রাইকেটে আমার করে দিয়েছে এর এই আয়াতের তরজমাতে একটু আগে আমি বসে দেখছিলাম ইন্না জাহান্নাকে খালিফাতান ফিলা তোমাকে আমি পৃথিবীতে খলিফা বানাবো মানুষ বেশি হইচই প্রপাকাণ্ডা হইলে প্রভাবিত হয়ে যায় দশজন লোক যদি একটা মিথ্যাকে হই হই করে চিৎকার করে বলে তো মানুষ মনে করবে যে সত্য তাই না যেমন আজকালকার অধিকাংশ প্রচার মাধ্যমগুলি যা বলছে তাই মানুষ বিশ্বাস করছে অধিকাংশ মিথ্যা কথা প্রচার করা হয় বিশেষ উদ্দেশ্য নিয়ে আসল কথা প্রচার করা হয় না বর্মা সম্পর্কে প্রচার করা হচ্ছে না কেন সেটা যদি খ্রিস্টানদের হতো তাহলে খুব বেশি প্রচার করা হতো যা হয়তো তিলকে তাল করে প্রচার করা হইত কেউ জানতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে তো বলছিলাম যে আল্লাহ কদর মানুষকে খলিফা করেছেন তার খলিফা নাই খলিফা মানে একজন গেলে আর একজন আসে মানুষ মানুষের প্রতিনিধি হয় আদাম আলী সালামকে আল্লাহ খলিফা বলেছেন তার আগে জিনেরা আবাদ করত জমিনের আবাদকারী জিনেরা ছিল জমিনের রাজত্ব জেনদের ছিল জেনদেরকে সরিয়ে দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন আদমকে আদম সন্তানকে আর জেনদের পরে যেহেতু আছে যে পরে এসে প্রতিনিধি হয় তাকে খালিফা বলা হয় আবাকার সিদ্দিকে খালিফা বলা হয় তার খালিফা খালিফা তো রসুল্লাহ রসুল্লাহাম ইন্তেকাল করলেন তখন খালিফা আল্লাহ খলিফা নাই আবু বকর সিদ্দিক খলিফা রসুলিল্লাহ আবার বলতেন ইয়া খলিফা রসুলিল্লাহ বলতেন আবু তখন হলেন মানে যে স্থল খালি হয়েছে সেই জায়গা পূরণ করা সেই জায়গায় বসা এখানে নেই কেউ তখন একজন বসলো সে হচ্ছে খালিফা আল্লাহ ফাকরুল আলম বলছে অমা কন্যা আমি তো কখনো গাইব না অনুপস্থিত না ঠিক না তো আল্লাহ যেখানে কখনো অনুপস্থিত নন তো আল্লাহ কি করে খলিফা হইতে পারে এই ব্যাখ্যা ভুল একেবারে মনে রাখবেন যদিও আহলাদিস বলে তো বলবে দোকা খাবেন না যে আহলাদিস আলম বলেছে সেজন্য ঠিক আর আহলাদিসের তর্জমা অনুবাদে লিখেছে সেজন্য ঠিক ফাহকুম বাইলান নাস সুতরাং তুমি মানুষের মাঝে বিচার ফায়সালা করো বিল হাক ন্যায়সঙ্গত ভাবে ওলা তত্তাবেল হাওয়া আল্লাহ নবীকেও সতর্ক করছেন ওলা তত্তাবেল হাওয়া আর তোমার প্রবৃত্তির অনুসরণ করিও না প্রবৃত্তির অনুসরণ করি হাওয়া মানে মনে যা চাই হাওয়া আমি মানে ঝুঁকে যাওয়া মন যেদিকে ঝুঁকে যেটা মনে বললে সেটাই করা এর নাম হচ্ছে হাওয়া এজন্য হাওয়াকে বাংলায় ভালোবাস কুপ্রবৃত্তির অনুসরণ মানুষ যদি ভালো দিকে মন ঝুঁকে তাহলে তো এটা কোরআন সন্ন্যায় হইল আল্লাহ প্রদত্ত বিধান হইল সেটাই ভালো কিন্তু কোরআন সন্না বাদ দিয়ে দিন ইসলামের বিধিবিধান বাদ দিয়ে অন্যদিকে যদি মনটা ঝুঁকে যায় এটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ এই জন্য হাওয়ার অর্থ কি করা হয় কুপ্রবৃত্তির অনুসরণ হাওয়া তুমি প্রবৃত্তির অনুসরণ করবে না খেয়াল খুশি মন মর্জি তুমি বিচার করবে না আল্লাহর বিধান দিয়ে বিচার করবে যদি কুপ্রবৃত্তির অনুসরণ করো নিজের মর্জি মোতাবেক ইচ্ছা মোতাবেক যা মনে চাই সেইভাবেই যদি বিচার ফেসলা করো দেশ শাসন করো এই কুপ্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট করে নিয়ে যাবে দাউদ আলি ইসলামকে যদি আল্লাহ সতর্ক করেন তো বাকি অন্য যারা শাসক অন্য দায়িত্বশীল ক্ষুদ্র দায়িত্বশীল একটা কোম্পানিতে একটা বাড়ি একটা পরিবারে একটা সমাজে একটা গ্রামে হোক অথবা একটা দেশে হোক অথবা বেশি হোক বলে তাদেরকে এই সম্বোধন আছে না নেই আল্লাহ পাকের আজকালকার মানব রচিত বিধান কারণ আজকাল সারা পৃথিবীতে মানব রচিত বিধানই দিয়ে ফেসলা হচ্ছে ইল্লা মাশাল্লাহ যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোরআন সন্ন্যাদি ফেসলা হচ্ছে তো মানব রচিত বিধান এটা কি এর নাম হচ্ছে হাওয়া মনমর্জি সে শাসকের মনমর্জি হোক অথবা শাসকের আগে কেউ আইন তৈরি করেছে ব্রিটিশ ল তৈরি করে গেছে মানব রচিত বিধান তৈরি করেছে অথবা রাশিয়ান ল তৈরি আছে হ্যাঁ? মার্ক্সবাদ তৈরি আছে গান্ধীবাদ তৈরি আছে পশ্চিমা আইন তৈরি আছে সেগুলি দিয়ে ফেসলা করা মানুষের সমস্যা সমাধান পেশ করা যে এটা হচ্ছে সমস্যার সমাধান গণতন্ত্র সমস্যার সমাধান আবার আহলিং করিয়া বুঝি তৈরি করেছে মানব রচিত হাওয়া এর নাম হচ্ছে হাওয়া তাহলে গণতন্ত্র হাওয়া মানব রচিত সমাজবাদ হাওয়া বস্তুবাদ হাওয়া এগুলি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ আর কোনটা কুপ্রবৃত্তির অনুসরণ নয় যার অনুসরণ আল্লাহ করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহর বিধান কোরআন এবং হাদিস দাউদ আলী ইসলামের উপর যে ওহি নাজেল হতো সেই ওহি মোতাবেক ন্যায়সঙ্গত ফেসলা করা আর আজকের যুগে দিন ইসলাম দিয়ে ফেসলা করা কোরআন এবং হাদিস দিয়ে ফেসলা করা আর আল্লাহ রাস্তা থেকে হয়ে যায় লাহম তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আল্লাহ দাউদ আলি ইসলামকে তাহলে দাউদ আলি ইসলামকে সতর্ক করা হচ্ছে যে যদি তুমিও আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যায় অন্য রাস্তায় চলে যাও খেয়াল খুশি ফয়সলা করো মন গড়া তুমি বিচার করো তাহলে তোমার জন্য কঠোর শাস্তি রয়েছে তাহলে যারা শাসন ক্ষমতা পাবে যারা বিচার ক্ষমতা পাবে তারা যদি ন্যায়সঙ্গত বিচার করে তাদের জন্য বড়ই সম্মান রয়েছে এমামুন আদেলুন আল্লাহ তাদের জন্য আরসের ছায়া রেখেছেন স্পেশাল ছায়া রেখেছেন হ্যাঁ তারা আলা মানাবের আমি নূর নবিশ্বাস হাদিসে রয়েছে নূরের মেম্বারে আল্লাহ পাক হাসল মাঠে তাদেরকে স্থান দেবেন যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে বিচার ফেসলা করে দেশ শাসন করে আর যদি কুপ্রবৃত্তের অনুসরণ করে তাহলে আজাবুল সদীদ তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে কেন কঠোর শাস্তি বেমানাসুয়াল হিসাব কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছিল যে আমাদেরকেও কোথাও জবাবদাহি করতে হবে যাকে ইচ্ছা মাফ করে দিল যাকে ইচ্ছা শাস্তি দিল যাকে ইচ্ছা পাঁচ বছর জেল যাকে ইচ্ছা দুই বছর যাকে ইচ্ছা এক মাসে জামানো যাকে ইচ্ছা পাঁচ বছর কোনো জামাত জামানো নাই হচ্ছে না হচ্ছে না বেমানাসু কেন হচ্ছে বেমানাসু অমাল হেসাব হেসাবের দিন পরকালের দিন জবাবদাহি করতে হবে এটা ভুলে গেছে যে আমাকেও কারো সামনে দাঁড়াতে হবে রব্বুল আলমিনের সামনে আসামি হাজির হইতে হবে আমার সামনে যেমন এই আসামি হাজির হয়েছে অথচ এ হচ্ছে নির্দোষী আর একে শাস্তি দিচ্ছি এর শাস্তি শোনাচ্ছি তাহলে আমাকে রব্বুল আলমীর সামনে আসামি দাঁড়াতে জবাবদেহি করতে হবে বিমান আসিয়ামল হিসাব হিসাবের দিনকে তারা ভুলে গেছিল আমি আসমান এবং জমিনকে এবং তার মাঝে যা কিছুই রয়েছে অর্থাৎ আল্লাহকে সবকিছুই সৃষ্টি সমস্ত সৃষ্টিকে পাক বলছেন আমি সৃষ্টি করিনি অনার্থক বা তেলান মানে অনার্থক বেকার সৃষ্টি করিনি উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেনি ফালতু সৃষ্টি করেনি আল্লাহ পাকরবের মানুষকে সৃষ্টি করেছেন জেনকে সৃষ্টি করেছেন তার এবার এবাদবন্দীর জন্য আর বাকি আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে খালাকালাকুম মাহফিল আর্দ জামিয়ান এই মানব জাতির আয়েস আরামের জন্য তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের বেঁচে থাকার জন্য তাদের উপকারের জন্য আল্লাহ পাক সমস্ত মখলুক অন্যান্য সৃষ্টি সৃষ্টি করেছেন এটা হচ্ছে কাফেরদের ভ্রান্ত ধারণা যে আল্লাহ পাক প্রথম কথা একদল কাফের আল্লাহ সৃষ্টি করেন এমনিতে সব প্রাকৃতিক হয়ে গেছে নাস্তিকরা যেন আল্লাহ পরকালে বিশ্বাসী নয় আল্লাহ পাকের সৃষ্টিকর্তা হয় বিশ্বাসী নয় আর যারা আল্লাহকে ওপর আল্লাহ ওপর আল্লাহ বলে তারাও কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকে এটাই জানে না অন্য সৃষ্টির কথা দূরের কথা যে তাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন এটাই খোঁজ খবর রাখে না বরং বহু মুসলিম রয়েছে জন্মগত শুধু মুসলিম তাকে জিজ্ঞাসা করেন যে আপনার বয়স কত পঞ্চাশ বছর কোনদিন চিন্তা করেছেন যে আল্লাহ পাক কেন আপনাকে সৃষ্টি করেছেন আপনার কি করণীয় কোথায় আপনাকে যেতে হবে কি করছেন আপনি কোনদিন জবাবদারি করতে হবে কি না যদি জবাবদারি করতে হয় তাহলে কি আমাদের মাঠে প্রথম কি হিসাব হবে আপনার আচ্ছা, আমি তো এসব নিয়ে কখনো চিন্তা করিনি ভাই এসব আপনারা করেন আমার সময় নেই সব চিন্তা করা এ হলো জাতিতে মুসলমান তাই না আল্লাহ বলছেন এটা হচ্ছে কাফেরদের ধারণা যে আল্লাহ অনার্থক সৃষ্টি করেছেন সুতরাং কাফেরদের জন্য যারা তাদের জন্য দুর্ভোগ রয়েছে বলছেন এখানে সৎ আর অসৎ ভালো আর মন্দ কি আমি সমান করেছি সমান করিনি আল্লাহ বলছেন আমরা যারুল্লাযিনা আমন ওয়ানুল যারা ইমান নিয়ে এসেছে বিশ্বাস করেছে আর যারা সৎকর্মশীল হয়েছে ভালো আমল করেছে তাদেরকে কি ওদের মতো করবো কাল মুফসেদিন আফিলা যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী ফেতনা ফসাদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে যারা আল্লাহ পাকের এবাদত বন্দিও করে না আর মানুষের সাথে সদ্ব্যবহারও করে না জুল অত্যাচারও করে তারা আর যারা ইমানদার সৎকর্মশীল এই দুই দল কি সমান যারা যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক সৎ নেক জীবনযাপন করে আর যে খেয়াল খুশি চলে দুটো কি সমান একজন মানুষ সাবালক হয়েছে বিবাহ করে আর তার যৌন সম্পর্ক স্ত্রীর সাথেই খাস রাখে আর আরেকজনের জন্য হালাল হারাম বলে কিছু নেই জেনা আর তার স্ত্রী সহবাস দুটোতে কোনো পার্থক্য নেই দুটো কি সমান আল্লাহ বলছেন আমি কি সমান করতে পারি না কখন না আমরা যে আল মুতাকিন কাল ফুজ্জার নাকি আমি আল্লাহ বিরুদেরকে সংযতদেরকে মুক্তি পরেশগারদেরকে কাল সূর্যার পাপিষ্টদের মতো করব না কখনো না এন্নাল মুত্তাকিন এন্নাল যাবে আল্লাহ কাছে সবচেয়ে বেশি সম্মানিত যে যত বেশি আল্লাহ যে যত বেশি সংযত পাপ মুক্ত সে তত আল্লাহ পাকের কাছে সম্মানিত যদিও সে গরিবের ছেলে হোক আর যে সূর্যার পাকিষ্ঠ সূর্যার ফাজেলের বহু বচন পাকিষ্ঠ সে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট আল্লাহ পাক তারপরে কোরআন করিমের কথা বলছেন কিতাবুন মানে হাজা কিতাবুন এ হচ্ছে একটি গ্রন্থ কিতাব আনজাল না নাহু এলেইকা হে লাগি তোমার কাছে আমি নাজেল করেছি এটা তোমার রচিত নয় আল্লাহ পাকের ঘোষণা নবী নিজের সাফাই কেন বয়ান করবেন আল্লাহ পাক খুদ বয়ান করছেন নবী করিম সাল্লাম যদি বলেন যে তো তুমি বলছো আল্লাহ বলছেন যে তুমি যা তাদের কাছে কোরআন শোনাচ্ছ সেটা আমার তো তোমার গড়া নয় নানব রচিত নয় আনজাল্লাহ এলেই হে নবী তোমার কাছে আমি নাজিল করেছি তা মোবার এখন এই কিতাব হচ্ছে বরকতময় এই কিতাব মৌসুফ আর মোবারক সেফাত মাঝখানে ফসল মানে পৃথক আনজাল্লাহ একটা বাক্য এসছে হাজা কিতাবুন মোবারকুন এই হচ্ছে বরকতময় কিতাব যা হে নবী তোমার কাছে আমি নাজল করেছি লিয়াত্তাব্বারু আয়াতি কেন নাজল করেছি তাবিজ করার জন্য বাড়িতে আলমারি তেল সেলফে সাজিয়ে রাখার জন্য না আয়াতগুলি লিখে ধুয়ে ধুয়ে পানি পান করার জন্য হ্যাঁ না ওই মরে যাওয়া ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর জন্য মরে গেলে তখন কোরআন নিয়ে ছোটাছুটি তাই না মরলে কোরআনের প্রয়োজন সারা জীবন কোরআনের প্রয়োজন হয়নি এটা কি আমাদের সমাজ নয় হয় তাবিজের জন্য প্রয়োজন তাবারক হাসিল করার জন্য আয়াত লিখে ওই বাটিতে থালাতে কিছুতে লিখে ধুয়ে পানি খাওয়ার জন্য প্রয়োজন আর এগুলি না হলে শেষখানে একটা প্রয়োজন সেটা হচ্ছে কোরআন খানি আর ইসালে সব বুঝেন না বুঝেন না কোরআন খানি কুল খানি ফাতেহা খানি এগুলো আছে না নেই আমাদের দেশে কোরআন পাঠ করা কোরআন খানি এটা ফার্সি শব্দ এগুলো সব পারস্য দেশ থেকে এগুলো ধর্ম এসছে কিন্তু এই জন্য কোরআন খানি খানদান মানে পড়া ফার্সি ভাষা ওখান থেকে হচ্ছে কোরআন খানি বা কোরআন পাঠ করা আর ইসাল মানে পৌঁছানো আর সব মানে নাকি হ্যাঁ ইসালের সব কোরআন পড়ে নাকি পৌঁছা মাইয়াতকে মাইয়ের কিছু করে যেতে পারেনি জাহান নামে যাচ্ছে হয়তো একে একে কোন রকম করে জাহান থেকে উঠিয়ে জান্নাতে পাঠাইতে হবে তো মৃত ব্যক্তির জন্য কোরআনে করিমকে আমরা খাস করে দিচ্ছি অথচ আল্লাহ পাক খাস করেছেন কোরআনে করিমকে জীবিত ব্যক্তির জন্য জেরা মানুষরা যারা করে ঠিকই করে মন্ত্রের অথচ জেরা মানকান হাইয়ান এ কোরআন আল্লাহ করেছেন যাতে করে যে ব্যক্তি হাইয়ান জীবিত তাকে সতর্ক করা হয় জীবিত ব্যক্তিকে সতর্ক করার জন্য সংশোধন করার জন্য মরে গেছে ওর আর কি সংশোধন হবে যা করেছে ব্যালেন্স তার হয়ে গেছে নেকির ব্যালেন্স করে নেকি হয়েছে কোনা করলে কোনা করেছে আর তো ফায়দা নেই তার পরের দিন কি করবে সে বক্তব্য বলেছিলাম কোরআনে কেরিমের হক মনে আছে তো যারা ছিলেন একটি হক হচ্ছে কোরআনে গভীর গভীরভাবে চর্চা করা পড়াশোনা করা শুধু তর্জমা করলেন না বুঝতে পারলেন না অর্ধেক বুঝলেন অর্ধেক বুঝলেন না এর নাম কোরআনের অর্থ বুঝানো কোরআনের তফসিল পড়া নাই লিয়াদ্দব্বর এক হচ্ছে তর্জমা এক হচ্ছে তফসিল আর তার চাইতে গভীর হচ্ছে তদব্বর আল্লাহ তদব্বর করতে বলেছে লিয়াদ্দার আয়াত যাতে করে এই কোরআনে মোটা বরকতময় কোরআনের আয়াতগুলি গভীরভাবে পড়াশোনা করে নিয়ে চিন্তা ভাবনা করে তদব্বরে তদব্বর মানে উর্দুতে বলে গৌর ও ফিক্রি করা মানে গভীরভাবে অধ্যয়ন করা আয়াতের তর্জমা পড়লেন তর্জমা পড়ে অনেক সময় বুঝতে পারছেন না যে কি বলা হচ্ছে এটা হচ্ছে তর্জমা অনুবাদ তাই না অনুবাদ তফসির পড়ে বুঝলেন যে আয়াতটার অর্থ এই এটা হলো তফসির এই আয়াত থেকে এটা বুঝতে পারলাম আর দাদব্যটা ওর চাইতে গভীর এই যে আয়াতের অনুবাদও বুঝলেন আর তারপরে তার তফসির ব্যাখ্যাটা বুঝলেন যে আল্লাহ কি বলছেন এবং আমার অবস্থান কোথায় আমি কি কোরআনে রঙে রঙতে পেরেছি নাজিদের রঙে আমাকে রঙতে হবে সিরত আল্লাহ আল্লাহর রঙে রঙে যাও আল্লাহ বলেছেন তাহলে কোরআনে করিমের রঙে রঙতে হবে কোরআনে করিম যেমন মুসলিম হইতে বলেছে তেমন হইতে হবে তারপর গৌর করা যখন তবার কথা আসছে তখন দেখেন যে আমাকে তবা করতে হবে তবা করছেন আপনি আর তবার আয়াত শুধু বুঝলেন যে আয়াত আল্লাহ তবার জন্য আহ্বান করেছে খালে সন্ত্র থেকে কিন্তু আপনি তবার রঙে রঙলেন না তাহলে তদব্বর করলেন না আর যখন তবর রঙে রঙে গেলেন আকিম আকিমুসলা পড়লেন অর্থ বুঝলেন তর্জমা তফসিরও বুঝলেন যে সালাদ কায়েম করতে হবে কায়েম কেমন করে করে কিন্তু আমি কায়েম করছি কিনা আমার কায়েম করাটা কত তুল ফিফটি ফিফটি না ষাট শতাংশ সত্তর শতাংশ আশি শতাংশ পাঁচ অক্ত নামাজ আমার জমাতে আছে কিনা ওয়াক্তে সময় মতো আছে কিনা মসজিদে আছে কিনা নবীর তরিকে নামাজ পড়ছি কিনা ধীর স্থির ভাবে ইতমিনের সাথে প্রশান্তের সাথে নামাজ পড়ছি কিনা আমার নামাজটাকে কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে করা এটা হচ্ছে তাদাব্বুর মানুষের সংশোধন হয় কোরআনকে তাদাব্বুর করলে গভীরভাবে কোরআনের অধ্যয়ন করলে আল্লাহ লিয়াত্তব্বার আয়াতে মানব জাতি যেন কোরআন করিম গভীরভাবে কোরআন করিম আয়াতগুলি গভীরভাবে পড়াশোনা করে আর জ্ঞানী লোকেরা যাতে তা থেকে উপদেশ গ্রহণ করে উপদেশ গ্রহণ করতে হবে কোরআন করিম আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে ওহাবনা লে দাউদা সুলাইমান আর আমি আল্লাহ বলছেন দাউদ আলী সালামকে দান করেছিলাম তার সন্তান সোলেমানকে দাউদকে আল্লাহ সোলেমান দান করলেন অর্থাৎ সোলেমান আলী সালাম কে আল্লাহ পয়দা করলেন দাউদের দাউদ আলী সালাম ছেলে সোলেমান আলী ইসলাম আল্লাহ বলছেন নেমাল আব্দ নেমাল আব্দ সেও বড়ই সুন্দর বান্দা ছিল এবং সে অত্যন্ত আল্লাহ অভিমুখী ছিল আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন তাহলে দাউদ আলী সালামকে যে কতই না চমৎকার বান্দা সে নেমা লাভ নেমা মানে হচ্ছে কতই না চমৎকার নেমা লাভ ইন্নাহু আওয়াব আর সে আল্লাহ দিকে বড়ই ধাবিত ছিল কিন্তু কোন একদিন একটা ঘটনা ঘটে যায় ঘটে যাওয়ার পরে তিনি কি করেন তারপর আল্লাহ বয়ান করেছেন দাউদ আলি ইসলাম ঘটনা তো এরকমই যখন দাউদ আলি ইসলাম ঘটনা বয়ান করেন তার প্রশংসা করেছিলেন তাই না এখানেও সোলাইমান আলী ইসলাম সম্পর্কে আলোচনা নেমাল আব্দ এন্নাও আবু এই দুটি বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করলেন সোলাইমান আলী ইসলামের তারপরে বলছেন যে কোন একদিন তার সামনে তার হাজার হাজার ঘোড়া ছিল জেহাদ ফিসাবিল্লার জন্য আল্লাহ রাস্তায় জেহাদ করবেন এই ঘোড়া ঘোড়ার যুগ ছিল ঘোড়ার পিঠে জেহাদ করার যুগ ছিল তরবারির যুগ ছিল তো হাজার হাজার ঘোড়া প্রস্তুত করে রেখেছিলেন আর বড় দামি দামি বড় শক্তিশালী ঘোড়া সুন্দর ঘোড়া তার সামনে মাঝে মধ্যে পেশ করা হয়তো ঘোড়াগুলি দেখি আল্লাহ রাস্তায় যেগুলোকে আমি প্রস্তুত করে রেখেছি সৎ নিয়ত নিয়ে তাহলে ভালো নিয়ত নিয়ে যদি আপনি কোনো প্রস্তুতি রাখেন যে আমি এই কাজ করব যেমন হজে আসবেন আপনি ওমরায় আসবেন তার জন্য আমরা টাকা পয়সা জমা করে রাখছেন যদি হজ করা তৌফিকও নয় তবু নাকি পেয়ে যাবেন পাবেন না পাবেন না তো দাউদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ বলছেন স্মরণ করো যখন তার সামনে বৈকাল বেলা পেশ করা হলো আরাজা ইয়ারেজ মানে পেশ করা বিল আসিয়া মানে বিকেলে আর সাফেনা সাফেনাতনের বহুবচন সাফেনা বলা হয় যে ঘোড়া তিন পায়ে দাঁড়িয়ে থাকে এক পা উঠিয়ে এক পা উঠিয়ে তিন পায়ে দাঁড়িয়ে থাকি কি জন্য প্রস্তুত হই যে হুকুম হলি লাভ দেব দৌড় দেব এই এটা হচ্ছে শাব্দিক অর্থ সাফেনার যে তিন পায়ে দাঁড়িয়ে থাকা গোড়া আর এর তফসিরের অর্থ ভাব অর্থ হচ্ছে বা এর তফসির হচ্ছে দ্রুতগামী গোড়া তাহলে আর আসাফেনাত মানে দ্রুতগামী কি দ্রুতগামী এখানে মৌসুফ উজ্জ আছে ঈদ ওরেদ আলিয়ে হে আল আল খয়ুল আসাফেনাত খেল মানে গোড়া খয়ুল বহু বচন সাহানা দ্রুতগামী ঘোড়া যখন পেশ করা জেয়া জৈয়দ এর বচনে জৈয়দ মানে জৈয়দ মানে কি বলতে পারেন কেফা হালুকা জৈয়দ জিজ্ঞেস করে না জৈয়দ মানে ভালো জৈয়দ মানে ভালো উত্তম কেফা আলোকা তৈব কেফা আলোকা জাহিদ কখনোই শুনেনি আপনার চুপ আছে তো জিহাদ যখন তার সামনে বিকেল বেলা দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়া পেশ করা হইলা উৎকৃষ্ট ঘোড়া আর দ্রুতগামী ঘোড়া তার সামনে পেশ করা হলো ঘোড়া দেখতে দেখতে আর আসছে লাইন ধরে ঘোড়া আসছে আর দেখছেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন যেগুলি আল্লাহর রাস্তায় প্রস্তুত করে রেখেছি এই করতে করতে ভুলে গেছেন বিকেল বেলার যে তার নামাজ আসরের নামাজ আর তখনকার যুগে আসর না থাকলেও সকাল বিকেল নামাজ ছিল ও বৈকালের নামাজ যে সূর্য ডুবার আগের যে নামাজ ওই নামাজ ভুলে গেছেন আল্লাহকে প্রশংসা করে দিয়েছেন যে তিনি আল্লাহ অভিমুখী ছিলেন গাফিল ছিলেন না আর তিনি কি ছিলেন বড়ই চমৎকার বান্দা নেমাল আব্দু ছিলেন তারপর বলছে কোনো একদিন এরকম হয়েছিল ঘোড়া দেখতে দেখতে তিনি আসরের নামাজ বিকেল বেলার নামাজ ভুলে গেছিলেন এমনকি মাগরেব হয়ে গেছে আল্লাহ ফকাল এমনি হোক তারপরে ঘোড়া দেখে তিনি বললেন বরং ঘোড়া দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল বলছেন সকাল সুলাইমান ইসলাম বললেন এমনি আহবাব তো হুব্বাল খাইর আমি খায়ের মানে হচ্ছে পার্থিব ধন সম্পদ এই ঘোড়াগুলিকে এখানে খায়ের বলে আখ্যায়িত করা হয়েছে আমাকে আহবাব তো মানে আমি ভালোবাসি পছন্দ করি আমি প্রাধান্য দিয়েছি এই ঘোড়ার ভালোবাসাকে আমি প্রাধান্য দিয়ে দিচ্ছি ঘোড়ার ভালোবাসাকে আনজিক্রে রব্বি মানে আলা জিক্রে রব্বি আমার রবের স্মরণের ওপর আমার রবের জিকির মানে আসরের নামাজ বৈকাল বেলার নামাজ ছিল সালাদ ছিল তার উপরে এই ঘোড়ার মহাব্বত আমার কাছে প্রাধান্য পেয়ে গেছে এই ভুলটা হয়ে গেছে আমার মানে ঘোড়া দেখতে দেখতে আমি ভুলেই গেছি এদিকে সূর্য ডুবে গেছে হাতটা তাওয়ারা বিল হেজা তাওয়ারা মানে ঢেকে নেওয়া আর বিল হিজাব মানে পর্দা এমনকি সূর্যকে পর্দায় ঢেকে নিল অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে গেল সূর্য ডুবে যাওয়া পর্যন্ত ঘোড়া আসতে আছে আর এই ঘোড়া দেখতেই আছি আল্লাহর রাস্তায় ঘোড়া প্রস্তুত করে রেখেছি আর এইদিকে সূর্য ডুবে গেছে আমার এইদিকে নামাজ থেকে গেছে বড় আক্ষেপ হইল বড়ই দুঃখ হইল যে আসলে নামাজটা থেকে গেছে রবিকালের নামাজ থেকে গেছে তখন তিনি বল রুদ্রুহা আলাইয়া ঘোড়াগুলিকে আমার কাছে পুনরায় নিয়ে আস ফিরিয়ে নিয়ে আস রদ্দায় রুদ্ধ মানে ফিরিয়ে নিয়ে আস রুদ্দু আলে এই ঘোড়াগুলিকে আমার সামনে আবার নিয়ে আসো তারপরে তিনি সেই ঘোড়াগুলির পায়ে এবং গর্দনি ঘাড়ি হাত বুলাতে লাগলেন তা মানে লাগলেন মাসহান মাসা আমসাহ মানে এর থেকে মাথার মাসা বলছি বা মোদার মাসা মানে হাত বোলানো হাত ফেরানো আর সুক মানে সাকন থেকে সাকন বলা হয় পা পায়ের একটা অংশকে তো পায়ে হাত গুলাতে লাগলেন ঘোড়াগুলির ওয়াল আনাক আর গলায় গর্দনে হাত বুলাতে লাগলেন এই হাত বুলাতে লাগলেন হাত ফিরাতে লাগলেন মানে কি এই ক্ষেত্রে তফসির কার্বন দুটি তফসিল করেছে দুটি তফসিল করেছে একটি তাস্তির হচ্ছে যে হাত গুলাতে লাগলেন মানে তিনি আল্লাহ রাস্তা এগুলিকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করে দিলেন একটি তফসির প্রসিদ্ধ তফসির যে তিনি এই যে আসরের নামাজ বা বৈকালের নামাজ যে ছুটে গেল তাজা হয়ে গেল মাগরেব হয়ে গেল ঘোড়াগুলির ভালোবাসা ঘোড়া দেখতে দেখতে এই অথচ ইচ্ছা করে তিনি ছাড়েননি আজকালকার যারা হাটে বাজারে গরুর কোরবানিও কিনতে যায় খাসির কোরবানি কিনতে যায় ইচ্ছে করে আসর নামাজ ছাড়েন কোরবানির সন্ন্যত কিনছে আর ওদিকে ফরজ নামাজ আসর ছাড়ছে এর সাথে এসে কি পড়ছেন আসরের নামাজ ওই কোরবানি কিনতে গেছিলাম এরকম ছোটকালে খুব শুনেছি মুরব্বীদের কাছে কোরবানি কিনতে গিয়ে আসরের নামাজ গেছে মাগের গেছে এসা পরে রাত নয়টা দশটা আসে নামাজ কারণ আট দশ কিলোমিটার তো হাঁটতে হইতো গরুর হাট অনেক দূরে দূরে থাকতো আমাদের দেশে না জানেন না আপনারা জেনে শুনে সোলেমান ইসলাম জেনে শুনে করেননি ভুলে গেছিলেন বেখেয়াল হয়ে গেছিল ঘোড়া দেখতে দেখতে সূর্য ডুবে গেছে ভাবতে পারেনি যে সূর্য ডুবে গেছে তখন তিনি সমস্ত হাজার হাজার ঘোড়া ঘোড়াগুলিকে সবগুলিকে জয় করে দিলেন কোরবানি করে দিলেন কেউ যদি বলে এটা তো ধন সম্পদের অপচয় হল ধন সম্পদের অপচয় তো নিষেধ আছে আমাদের শরীয়তে নিষেধ আছে নবী করিম সাল্লাম নাহা আন এজা আতিল মাল টাকা পয়সা ধন সম্পদ নষ্ট করা নিষেধ করেছেন সুতরাং ইসলামে আরাম অনর্থক জবাই করে ফেলে দিবেন জায়জ না তবে কোরবানি কোরবানির দিনে করে সেটা আলাদা কথা বা আপনি জবাই করবেন আর খাবেন গরিব মিসকে খাওয়াবেন সেটা আলাদা আর গরু খাসি জবাই করে ফেলে দিবেন যেমন আজ কিছুদিন আগে এখন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যবস্থা হয়েছে যে আপনি কোরবানি করেন তারপরে সেটা বিভিন্ন দেশে কোরবানি বস্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে জবাই করে কোরবানির পশুর ওপর পশু পড়ে আছে আর রক্ত রক্তে রক্তে পা ডুবে যাচ্ছে আর জবাই করে ফেলে দিয়ে চলে আসছে জবাই করে ফেলে দিয়ে চলে আসছে এটা একেবারে নষ্ট করে আপনি জবাই করে গোস্তটা থেকে উপকৃত নিজে হন অথবা অন্যকে উপকৃত করুন আর আলহামদুলিল্লাহ এই সরকার জাহামুল্লাহ খায়ের খুব সুন্দর ব্যবস্থা করেছে এই দেশে এবং এই দেশের যতগুলি আপনার জমিয়া খাইরিয়া বা জমিয়াতুল বীর যেগুলি আছে সেগুলিতে গরিবদের জন্য আর সারা বিশ্বের যত মুসলিম দেশ আছে সবগুলিতে কোরবানি গোস্ত পৌঁছে এই মেনার মাঠ থেকে আপনারা অনেকে এটা জানেন সোলেমান আলী সাল্লামের দিনে অনেক কিছু জায়জ ছিল তো আল্লাহর সন্তুষ্টির জন্য ঘোড়াগুলি জবাই করা হয়তো জায়জ ছিল যে আল্লাহকে রাজি করার জন্য এই ঘোড়ার কারণে আমার নামাজ কাজা হইল সুতরাং এর কাফারা আমি ঘোড়াগুলি জবাই করে দেবো রাখবো না ঘোড়া জায়জ ছিল সেই সঠিক যারা এই তফসির করেছেন তারা এইভাবে করেছেন আর আর একদল বলছেন যে তিনি এই ঘোড়াগুলি যেহেতু সৎ নিয়তে এখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টের জন্য জেহাদ হিসাবে ইল্লাহ সুযোগ সুবিধা হলে এই ঘোড়াগুলিকে জেহাদের মাঠে কাজে লাগাবো মুজাহিদিনদেরকে দেবো তারা এর পিঠে চড়ে এই ঘোড়াগুলির পিঠে চড়ে জেহাদ করবে সুতরাং এখানে যে হাত পায়ে এবং ঘাড়ি হাত বুলালেন মানে আদর করছিলেন সোলেমান আলী সাল্লাম সেই ঘোড়াগুলিকে তার মানে জবাই করেননি দ্বিতীয় দল তফসিলকারগণ বলেছেন এটাও হতে পারে অল্লাহ আলাম ওলা কোরআনে কারিমে এর চাইতে বেশি স্পষ্ট বলা হয়নি সুতরাং এর বেশি আমাদের জানার কোনো প্রয়োজন করেন না এটাও হইতে পারে সেটাও হইতে পারে আর একটি ইঙ্গিত করা হয়েছে আল্লাহ আর নিশ্চয় আমি পরীক্ষায় দিয়েছিলাম পরীক্ষা করেছেন তাই না আগের আয়াত আছে ইন্নামা ফাতান্নাহু ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু দাউদ আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন যে আমাকে আল্লাহ পরীক্ষা করে নিলেন আল্লাহ পরীক্ষা দাউদ আলাইহিস সালাম করেছেন তাহলে যত বড় মানুষ তত পরীক্ষা বেশি হবে মনে রাখবেন আপনি যত নেক হবেন যত সৎ হবেন পরীক্ষা হবে আর পরীক্ষা আপনাকে শক্ত হইতে হবে পাস করতে হবে আল্লাহ পাকরা বলছেন যে নিশ্চয় আমি সালাইমান কেউ পরীক্ষা করেছি যেমন তার বাবা দাউদ আলি পরীক্ষা করেছি ওয়াল তাইনা আলা কুরসি হিজাসাদান এবং তার কুরসির ওপর একটি দেহ আমি নিক্ষেপ করেছিলাম সোম্মা আনাব অতপর তিনি আল্লাহ অভিমুখী হন আল্লাহর দিকে ফিরে আসুন কোরআন এত সংক্ষেপে বলা হয়েছে যদি তর্জমায় শুনতে পারেন কি বুঝলেন তর্জমা তো করলাম আল কায়না মানে নিক্ষেপ করা ফেলে দেওয়া আলা কুরসি মানে তার কুরসির ওপর আর জাসাদান মানে একটি বডি দেহ একটি দেহ তার কুরসির ওপর মানে তার যে রাজ সিংহাসন ছিল তার ওপর আমি ফেলেছি আল্লাহ বলছেন ফেলেছি কি ফেলেছেন এরপরে হচ্ছে ইস্তার তফসিরের আর তফসির বুঝার পরে আপনার আমল আকিদা চাল চলন সংশোধন করা এটা হচ্ছে তদব্বরে কোরআন আফালায় তদব্বর আল কোরআন তারা কোরআন নিয়ে কি গৌরব ফিকির করে না গভীর ভাবে তারা চিন্তা করে নিজের সংশোধন করে না গভীর ভাবে যখন চিন্তা করবেন এক একটি আয়তে থামবেন আর থামার পরে আপনি আর তার সাথে যেন আপনি মানে আবেগ আপনার আবেগ এক একটি আয়তের সাথে আপনার আখলাখ চরিত্র ইবাদত বন্দে বন্দী আমল সংশোধন হচ্ছে এটা ছিল সাহাবে কেরামদের চরিত্র তাহলে তর্জমা দিয়ে অনুবাদ দিয়ে কিছু বুঝলেন না তাই না এখন এর অর্থ কি এই নিয়ে তফসিলদের বড় ইতিমত আছে এখানেও ইয়াহুদিদের মন গড়া কিস্তা ঢুকে পড়েছে মন গড়া কিস্তা এখানেও ইয়াহুদিদের ঢুকে পড়েছে আর দুঃখের বিষয় যে অনেক অনুবাদকরা আর অনেক তফসিলকাররা এই ইয়াহুদিদের এই মন গড়া কিসা বরং ভ্রান্ত কিসা মিথ্যা কিসা ঢুকে ফেলেছে ওইদিকে ইঙ্গিত করেছে এই তাই সুরুল কোরআন তর্জমাতে ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছে অথচ তাফসির ইবনে কাসিরে ঘটনা বর্ণনা করার বলা হয়েছে যে এগুলি ইসরায়েলি বর্ণনা আর সেখানে সহি হাদিস এই মর্মে পেশ করা হয়েছে সুলাইমান আলী ইসলাম সম্পর্কে নবী করিম থেকে বর্ণিত সহি বখারির হাদিস রয়েছে ওই হাদিস দিয়ে তফসিল করা যেতে পারে এই আয়াতের তফসির সহি বখারির হাদিস দিয়ে করা যেতে পারে সেই তফসিল না করে ইহুদিদের ওই ঘটনা মিথ্যা ঘটনা আশ্রয় নিয়ে এক ভ্রান্ত ঘটনা শয়তানের রাজত্বের ঘটনা শয়তান কোন রকম করে সোলেম আলী সালামের আংটি চুরি করে দিল আর আংটি চুরি করে নেওয়ার পরে আংটি দিয়ে তো ক্ষমতা চলতো রাজত্ব চলতো শুনেছেন রোমান আমাকে যা হ্যাঁ আর সেই আংটি যখন চুরি হয়ে গেল যেভাবে চুরি হোক না কেন তারপরে আংটি নিয়ে বসে গেল ইবলিশ শয়তান বসে আছে কুরসিতে সোলেমান আলী সালামের বেশ কিছুদিন ধরে রাজত্ব করছে এই পরীক্ষায় পড়ে গেলেন সোলেমান আলী